स्मरामि सद्भक्तिमनं गुरुं हरि अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाक चक्षु मुक्तिविमर्जादौ परमादभूतौ दार्यं वर्जं व्रजप्रतिकुमरं रसयितुं विशुद्धसप्रेम नमोदः मधुरपीयूषलहरिं प्रदातुं चान्यभ्यः परपद नवदीपप्रकट अजानुलम्बितभुजौ कनकावगात सङ्कीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतार नमस्ति कालसत्याय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाख्यं कम्बुकण्ठं स्मितसुभगमुखम् स्वाधरेन्नस्तवेन श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं वै जयन्तीं च मालं वन्दे वृन्दावनस्थं ज्योतिशतवृतं ब्रह्मगोपालवेशं त्वमादिदेवम् करुणानिधानम् त्वमालवर्णम् सहितावतारम् अपार संसार समुद्र से तुम भजामहे भागवत स्वरूपम नवीनाम हेमगौरांगी पूर्णानंदवतांसिकं विश्वभानुसुतां देवी तं नमामि हरिप्रिये गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुतां देवी तं नमामि हरिप्रिये जं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्य दैप्यायन विरहता जुहाव पुत्रेति तन्मयतया स्तम स्तं हृदय मुनिमानतोऽस्मि नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासम् ততো জয় মুদীরয়ে হে শ্রী সনাতন প্রভু করুণাম্বুরাশে হে রূপ দুর্গত জনৈক দয়াবলোক হে ভট্ট যুগ্ম সুমতে শ্রী রঘুনাথ দাস নমো ধর্মায় মহতে नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान वक्षे सनातनं पुराणपठनं यत्र यत्र पद्मवनानि च तुलसिकाननं जत्र तत्र समाहितो हरि कला पाथोजन पाथो श्री कृष्णोत्कीर्तन गान नर्तन कला पाथोजन भाजिता बह तुम्हें जिहा मरुब्रह्मणे भवानी शंकर वंदे श्रद्धा विश्वासरूपिणो जद्भां विना न पश्यंती सिद्धशान्तस्थमीश्वरम् अतुलितबलधामम् हेमशैलाभदेहम् दनुजवनकिशानुम् ज्ञानिनामयग्रगण्यम् सकलगुणनिधानम् वानराणाम् अधीशम् रघुपतिप्रियभक्तम् वातजातम् माधवो सर्वसिद्धि सर्वसिद्धिविधायिनो वन्दे परस्परात्मानो परस्परोन्नतिप्रियो बोलो वृंदावन बिहारी लाल की जय श्रीमद् भागवत महापुराण की जय नगर बस्ती की जय जय जय महिम प्रतिष्ठा मध्यास्व सोते सारो मनो खनन अतिष्टाराणी माता परम मंगल श्रीमद भागवत सप्ताह कथा इनार आज द्वितीय दिवस श्री सोनक जी महाराज नमीसारण्य धामे सुत जी महाराज के जिज्ञास করছেন যে ভগবান মহিন প্রতিষ্ঠা মধ্যাস্য শ্রী বরাহদেব ভগবান রসাতলগতা ধরতি মহারানীকে নিয়ে এসে এই পারাবার জলের মধ্যে নিজের আধার শক্তির দ্বারা স্থাপনা করে হিরণ্যাক্ষকে নিধন করে যেকালে বরাহদেব সভা স্বধামে গমন করলেন তারপরে ব্রহ্মার আদেশে স্বয়ম্ভু মনু মহারাজ কি কি সৃষ্টি করেছিলেন সুতজি বলছেন হরের ধৃত কৌরতন ভগবান এই বরাহ রূপ ধারণ করলেন এবং এই লীলাগুলি শ্রবণ করে বিদুরজি বড় প্রসন্ন হয়ে আর মিত্র ঋষিকে জিজ্ঞাসা করছেন প্রজাপতি পতি সৃষ্টা প্রজা স্বর্গীয় প্রজাপতি কিমার বতমে ব্রহ্মণ প্রবুদ্ধম অব্যক্ত মার্গবিদ শ্রী ব্রহ্মাজি শাম্ভু মন মহারাজকে যখন আদেশ করলেন যে তুমি প্রজা সৃষ্টি করো তো তিনি কি প্রজা আরম্ভ করেছিলেন কৃপা করে আমাকে সেই সব কথাগুলি বলুন তখন কৈশিক নদীর তটে আশ্রমে প্রবেশন মৈত্র ঋষিজি মহারাজ যার অগাধ বোধ তিনি কে ছিলেন না দ্বিতীয় ব্যাস ব্যাসদেবেরই মিত্র ছিলেন তিনি বলছেন দুই দৈবেন দুর্বিতর্কেন করে না নিমিনিষে জাত খোবার ভগবত মানাসিত গুণত্রয়া আবার এখানে ওই যে পূর্বের প্রসঙ্গটি চলছিল সেই প্রসঙ্গটিকে আশ্রয় করলেন একে বলে কি সিংহাবলোকন ন্যায় যেমন একটা কোনো সিংহ যদি কোনো পশুকে আক্রমণ করে জঙ্গলে নিয়ে যায় একদম মেরে দেয় না আবার জঙ্গলে গিয়ে ছেড়ে দেয় যখন সে উঠে পালাবার চেষ্টা করে তখন দুবারা তাকে আক্রমণ করে তদব যে সৃষ্টিক্রমটি চলতে চলতে বরাহদেবের প্রসঙ্গটি এসে গেছে অতএব বরাহদেবের প্রসঙ্গটিকে ছেড়ে দিয়ে পুনরায় ওই সৃষ্টি প্রসঙ্গটিকে আশ্রয় নিয়ে আর প্রারম্ভ করছেন অহো তো দেখছেন এরকম সৃষ্টি হতে হচ্ছে তামিশ্র অন্ধতা মিশ্র মোহ মহা মহাতম এই সব সৃষ্টি দেখে তারপরে দেখছে এই যে সমস্ত দানবগুলা আর এই অবিদ্যা অস্মিতা রাগ দেশ এদিকে কি দিয়ে মোহ করা যায় তখন ভগবানের মায়ারূপী যে সায়ংকালের শোভা সেটি আবির্ভাব হলো ওই দেখে যত অবিদ্যা কবলিত জীব ছিলেন দানবাদী তারা বলছে হো রূপ হো ধৈর্য হো ঈশ্বর নবম বয়ম মধ্যে কাম এবং অকাম এবং বিসর্পতি সন্ধ্যার যে স্বরূপটাকে দেখে তারা মোহিত হয়ে আর ওই রাত্রিতে তারা রাত্রিতে অধিক সুখ মনে করে চলে গেলেন এদিকে হলো কি সায় ভুবস্য মনো বংশ সম্মত কচ্ছতাম ভগবান যত্র মৈথুনে নই ধীরে প্রজা এই সৃষ্টির আদি রাজা হচ্ছেন স্বয়ম্ভু মন মহারাজ ব্রহ্মার শ্রীঅম্ব জাত শতরূপা স্বয়ম্ভু তো তিনি মিথুন ব্রতের দ্বারা কিভাবে সৃষ্টি বাড়াইছিলেন সেটি বলুন হ্যাঁ আমি শুনেছি প্রিয়ব্রত উত্তানপাল এই দুটি মনু মহারাজের পুত্র ছিলেন আবার আকুতি দেবহূতি প্রসূতি তিনটি কন্যা ছিল তো এ কিভাবে হল সশব্দ কথিধাবিজম তন্মে শুশ্রূষবে বদল কিভাবে সৃষ্টি বাড়িয়েছেন আমি শ্রদ্ধালু আমার শোনার বড় আগ্রহ অতএব আপনারা আপনি কৃপা করে বলুন তব বলছেন রুচে ভগবান ব্রহ্ম ব্রহ্মণ দক্ষে বা ব্রহ্মণ শুদ্ধ যথা সসর্গ ভূতাদি ভূতানি লব্ধা ভার্যা সমানবীন তারপরে রুচি মহারাজ তিনি দক্ষের কন্যাকে গ্রহণ করে কিভাবে সৃষ্টি করলেন এ তো বড় বিশাল কথা অথচ আপনি সেটি সংক্ষেপে আমার নিকট বর্ণন করুন তখন মৈত্রী বলছে বিদুর প্রজা সৃজেতি ভগবান কর্দম ব্রহ্মণ গীতা সরস্বত্যাং তপস্তেপে সহস্রাণাং সমাদশ যখন কালকে প্রসঙ্গে বলা হয়েছে যে ছায়া করদম যজ্ঞে ব্রহ্মার ছায়াতে করদম ঋষি আবির্ভাব হল তখন ব্রহ্মা করদমজিকে বললেন বেটা তুমি সৃষ্টি বাড়াও এখন সৃষ্টি বাড়বে কি করে আজ্ঞা গুরুরাম ছাবিচারণীয় এই নীতি অবলম্বন করে করদমজি মহারাজ সরস্বতী নদীর কিনারে বিন্দু সরোবর নামে একটি অতি মনোরম স্থান আছে সেখানে যে অখণ্ড সমাধি নিয়ে আর করদমজি মহারাজ তপস্যা করতে থাকলেন করতে করতে করতে করতে যখন অনেক দিন হয়ে গেল তো ভগবানের নামের ভগবানের মন্ত্রের ভগবানের ধ্যানের অলৌকিক শক্তি অলৌকিক আকর্ষণ তার নাম রূপ গুণ ধ্যানের প্রভাবে ওই কর্দম ঋষির আশ্রমে শুক্ল ভগবান স্বয়ং গরুড়েতে আরোহণ করে আর এসে দর্শন দিলেন যখন দেখলেন ওনাকে দেখবা মাত্র কর্দম মহারাজ আসনের থেকে উত্থিত হয়ে বিধিবৎ অর্ঘ্য পাদ্য অর্ঘ্য আচমন আদি দিয়ে সেবা করলেন সেবা টেবা করে তারপরে বলছেন ইত্যব্বালি কম্বল প্রভু ভক্তবৎসাল আপনি বড় কৃপা করে আমায় দর্শন দিলেন বললো হ্যাঁ তুমি কি চাও আমি বলবো কি যদি আপনি মানুষের মতো ঐক্য হতেন তাহলে কিছু বলতেন আপনি তো সর্বচিত্ত জ্ঞাতা আমি কি জন্যে তপস্যা করছি আপনার মতন মহাপুরুষ সর্বারাধ্য প্রভুকে পেয়ে আর মায়ার বন্ধন মাগা এ কোনো বুদ্ধির পরিচয় নয় কিন্তু আমি কি করি আমার গুরু শ্রী ব্রহ্মার আদেশে আমি বাধা আছি অতএব গুরুদেবের আদেশটিও পালন হয় আর আমার বনবাঞ্ছা পূর্ণ হয় সেরূপ আপনি আবার কৃপা করুন হ্যাঁ विदिता तव चित्तंग में विदिता तव चित्तंग में পুরোই বা তৎ তুমি সৃষ্টি বাড়াবার ইচ্ছা করছ এ আমি জেনে শুনে আগেই সেই সব বিধান করে দিয়েছি যে জন্য তুমি এত সমাহিত চিত্ত হয়ে তপস্যা করছ নবই জাতুম শৈবস্যা প্রজাধ্যক্ষ মদর্হনম কথাগুলা দেখুন নবই জাত মৃষৈবস্যা মানে যারা আমার আরাধনা করে তাদের সংকল্প কখনো বৃথা হয় না অবশ্যই ফলপ্রসূ হবেই হবে কিন্তু শ্রদ্ধার অনুসারে বিলম্ব সত্তর এই থাকে ভেদ কিন্তু ঈশ্বরের আরাধনা কখনো বৃথা যায় না নবে বলে দিলেন এখন বলছেন দেখো এই যে ব্রহ্মাবর্ত দেশের সপ্তদ্বীপের অধীশ্বর রাজা স্বয়ম্ভু উনি পরশুদিন নিজের কন্যাকে নিজের পত্নীকে সঙ্গে নিয়ে আর তোমার দর্শনের জন্য এখানে আসবে তো তার যে কন্যা দেবহূতি নাম সে তোমাকে প্রদান করবে তুমি গ্রহণ করিও তাতে যে তোমার কন্যা উৎপন্ন হবে তার দ্বারা বিশ্ব সৃষ্টি সব ভরে যাবে আর অবশেষে আমি তোমার পুত্র রূপে জন্ম নিব তারপরে এই যে সমস্ত মহর্ষিগণ উপাসনা আদি করছেন ইনাদের জ্ঞানের অভাব অতএব সাংখ্য তত্ত্বটিকে আমি ইনাদিকে সবকে শ্রবণ করাবো কেবল মাকে লক্ষ্য করে অতএব আপনি চিন্তা করবেন না এইভাবে বলে যখন তিনি যাওয়ার ইচ্ছাটি করছেন তো ওই স্থানে কত যে সুদীর্ঘ কালের থেকে মহর্ষিগণ সন্ত সমাজ তারা উপাসনা করছে তাদের উপর যখন গোবিন্দের দৃষ্টিটি পতিত হয় তো গোবিন্দের নয়ন হইতে আশু প্রবাহিত হয়েছিল তার জন্য ওই স্থানটার নাম হয়ে গেল বিন্দু সরোবর তারপরে গরুড়ে আরোহণ করলেন যখন গরু উড়ছে তো গরুরের যে পাখা সেই পাখাতে সাম বেদের ধ্বনি কত মধুর উচ্চারণ হতে হতে করদমজি দেখছেন যত দূর পর্যন্ত দৃষ্টি যাচ্ছে প্রভু আকাশ মার্গম চলিয়ে যতক্ষণ দেখতে পেলেন ততক্ষণ দাঁড়িয়ে থাকলেন তারপরে যখন অন্তর্ধান হয়ে গেলেন গোবিন্দ তখন নিজের আশ্রমে তিনি উপবেশন করে প্রভুর যে আদেশ সেই কালটিকে প্রতীক্ষা করে অবস্থান করতে থাকি মৈত্রী বলছে এবং তোমানুভাষ্য আথ ভগবান প্রত্যগক্ষজ চলে গেল এখন হলো কি এদিকে মৈত্র বলছেন এবং আবিষ্কৃত আসে সগুণ কর্মোদয় মুনি সব্বির ইবতম সম্রাট সম্রাট উপারমত উবাচ যখন উনি চলে গেলেন তো একদিন সতরূপা মহারানীকে সঙ্গে নিয়ে যেদিন প্রভু আদেশ দিয়েছেন এবং দেবহূতী মহারানীকে সঙ্গে নিয়ে স্বয়ম্ভু মনু মহারাজ তিনি আদি রাজা সাত দ্বীপের অধীশ্বর নিজের প্রজাদিককে অবলম্বন করতে করতে দর্শন করতে করতে কর্দম ঋষির আশ্রমে এসে উপস্থিত হলেন কর্দমজি বিধিগত যেমন অতিথি সেবা করা উচিত শাস্ত্র আধারে সেই শাম্ভু মহারাজের সেবা করলেন উপবেশন করলেন তারপরে বলছেন দেখো নুনুন দেব আপনার মতো রাজা এইভাবে রথে আরোহণ করে মানে অস্ত্রশস্ত্র নিয়ে ভ্রমণ করা এটি যথাযথই কাজ হয় কেন শাসক যদি লক্ষ্য না রাখে তাহলে দুর্জনের বৃদ্ধি হয় আর দুর্দর বৃদ্ধি হলে অধর্ম বাড়ি উঠে অতএব আপনি যে ভাবে ভ্রমণ করছেন এটি যথার্থ উচিতই হয় তা আমি আপনাকে জিজ্ঞেস করি কৃপা করে আপনি যে আমার এই আশ্রমে এসেছেন আমার উপযুক্ত যদি কোনো সেবা থাকে তো সেটি আমি নিষ্কপটে আপনার আদেশ পালন করব এই ভাষাটি বললেন কে কর্ম ঋষি তখন শ্যাম্ভু মনোহর বলছেন ব্রহ্মা আসিজত সম্মুখত জুসমানাত্ম পরিচয়া ব্রহ্মা নিজের মুখের থেকে ব্রাহ্মণগণকে উৎপন্ন করেছে এবং ভুজার থেকে ক্ষত্রিয়গণকে উৎপন্ন করেছেন তো ব্রাহ্মণ ভুজা আর মুখ অধিক দূর সম্বন্ধ নয় নিকট সম্বন্ধ তেমনি ব্রাহ্মণে আর ক্ষত্রিয় ঠিক দূর সম্বন্ধ নয় এই কথাটি পূর্বপূর্ব চলছে আজকাল তো সব নষ্ট হয়ে গেছে কিন্তু প্রত্যেক রাজার সভাতে একজন ব্রাহ্মণ হলে রাজি চলত না আর ব্রাহ্মণের আদেশে ক্ষত্রিয়রা সব পালন করছে তো যাই হোক যখন ব্রাহ্মণের বিপত্তি পড়ে তখন ক্ষত্রিয় প্রাণ দিয়ে ব্রাহ্মণকে রক্ষা করে এবং ক্ষত্রিয়ের যখন বিপত্তি পড়ে তখন ব্রাহ্মণ প্রাণ দিয়ে তাদের রক্ষা করে এই জন্য পরস্পরের সম্বন্ধ তো অতি ঘনিষ্ঠ আছে মহারাজ আমি শুনলাম যে সভবান দুহিত স্নেহ পরিকৃষ্টাত মনোমহ আমি শুনলাম যে আপনি গৃহস্থ ধর্মে প্রবেশ করবার ইচ্ছুক আর আমি এই মেয়ের প্রতি যে আমার মমতা তাতে আমি বড় চিন্তিত আছি কিন্তু প্রত্যেক মা বাপ যদি শিয়ানি কন্যা হয় তার যোগ্য বরের জন্য সবাই দায়িত্ব থাকে অতএব মেয়েটি আমি নিয়ে এসেছি যদি আপনি অনুগ্রহ করেন তাকে গ্রহণ করুন কর্দম ঋষি বলছেন দেখো রাজন এমন কে আছে যে আপনার কন্যাকে আদর করবে না যখন আপনার মহলে এই মেয়ে ছাদের উপরে খেলা খেলছিলেন তখন বিশ্বাবসু নামে গন্ধর্ব আকাশ মার্গে যাচ্ছে ইনার সৌন্দর্য দেখে সে বিমানেতে মূর্ছা হয়ে পড়ে গেছিল এমন সুন্দরী দেবতী মা তো ঠিক আছে কিন্তু আমার একটা কথা বলে কেন কি বলুন যখন যজ্ঞ প্রজা উৎপন্ন হয়ে যাবে তখন কিন্তু আমি ঘরে থাকবো না আমি ছেড়ে দিয়ে একান্ত যে হরির উপাসনা করব সেই সময় তোমার মেয়ে আমার ভজনে বিঘ্ন না করে এ কথা জিজ্ঞাসা করলেন এই প্রতিশ্রুতি করলেন শাম্ভু মনু মহারাজ এবং সতর্ক মহারানী মেয়ের দিকে দেখতে থাকলেন তো সে দেবতী মা তিনি বলছেন যে জগতে যদি কেউ সতী মহিলা হয় তো পতির বিরোধ আচরণ কেউ কি করে আর যদি পতির বিরোধ বিরোধ আচরণ করে তাকে জগতে কেউ সত্যি বলবে কি কেউ বলবে না অতএব তিনার যা ইচ্ছা করুন আমি কোনোদিন তার ভজনের বিঘ্ন করব এই যখন শিকার হয়ে গেল তখন এই মনুসংহিতা কর্মকাণ্ডের আদিভূমি যত কিছু কর্মকাণ্ড হচ্ছে মনুসংহিতার থেকে হচ্ছে তো যিনি মনুসংহিতা রচনা করেছেন সেই মনু মহারাজ স্বয়ং কন্যা দান করছেন তো কিরকম বিধিবিধান নিখুঁট বিধিবিধানের সহিত কর্দমের সঙ্গে কন্যার বিবাহ করে দিলেন এবং কত রকমের যৌতুক দান দক্ষিণা নানা রকম দিলেন দিয়ে দিয়ে তারপরে যখন তিনি চলে যাবেন তো মেয়ের প্রতি যে একটা মোহ মেয়েকে হৃদয়ে লেগে কতক্ষণ বিলাপ করলেন দেবহূত্রী তোমার শতরূপা মহারানী স্বয়ম্ভু দেবহূতী ও মাতৃপিতৃ বিয়োগে কিছুক্ষণ বিলাপ করলেন তারপরে কোলে বসিয়ে দেবহূত্রী মাকে শতরূপা বলছে বেটি এই রূপ এই রূপ পতির বাক্য পালন করবে এই রূপ এই রূপ সেবা করবে এই সব পতিপরায়ণ ধর্মটি শিক্ষা দিয়ে বিমানে বসে পতি পত্নী রাজা রানী তিনারা ব্রহ্মাবর্ত দেশে চলে গেলেন তারপরে সেখানে যে তিনি যজ্ঞেশ্বর ভগবানের আরাধনা করে পরম শান্তি পরম ভক্তিকে সব জায়গায় প্রচার করতে থাকলেন এদিকে হলো কি পিতৃভ্যাম প্রস্তুতে পতি মিঙ্গিত কবিদা নিত্যং পরিজতরত্তেব ভবানীব ভবন প্রভু যখন মা বাপ ছেড়ে দিয়ে চলে গেলেন তো করদমজিকে কিছু বলতে হয় না কি তুমি আমার এই সেবাটা করো তুমি এই সেবাটা করো কিছু বলতে হয় না যখন তিনি সহ্যোত্থিত হলেন তখন এখন স্নান করবেন শীতকালে গরম জল গরম কালে শীত ঠান্ডা জল সব প্রস্তুত স্নান করবেন কাপড় বদলবেন গা মুছবেন যা তারপরে এসে ভজন করবেন তিলক সরু সব টপ দিয়ে টিয়ে তারপরে যদি শীতকাল হতো সামনে আঙ্গেঠি গরম কাল হলে হাওয়া করতে থাকেন আবার নিজে একটা কুশাসন নিয়ে বসে ওই এক হাতে হাওয়া করছেন এক হাতে মালা করছেন পতিদেবের ধ্যান করছেন গোবিন্দের ধ্যান করছেন এইভাবে আবেশিত চিত্ত হয়ে গেলেন মা যে নিজের শরীরের দিকে একটুকু দৃষ্ট নাই তার সেবা করতে করতে হলো কি না দেবহূতি মায়ের শরীরে উপরে ধুল মাটি জমে জমে একবারে যেন বিবর্ণ হয়ে উঠলেন কোনো চিন্তা নেই কিছুদিন করার পরে কর্দমজি বলছেন দেবী তুমি যেভাবে আমার সেবা করলে তো আমি দিয়ে বারোশ তারিখ থেকে আজ পর্যন্ত যে তপস্যা করেছি সেই তপের তুমি হক্তা তুমি অঙ্গ তুমি হলে তার দায়ী তুমি তার পাওয়ার হিস্সাদার হো অতএব এখন তোমার যা মনে ইচ্ছা হয় আমায় বলো আমি তাই পালন করব তোমার আদেশটি আমি মানে নিষ্কপটে স্বীকার করব যখন এইভাবে তিনি বলছেন তখন শ্রী তুষ্ট অহমদ্য তবমান ইমান দায়া তখন শ্রী দেবহূতি বলছেন রাধম রাধম বত দ্বিজ বৃষের তদ তদ মোঘ যোগ মায়া দ্বীপে তৈ বিভো তদ ওই মে ভারত ঠিক আপনি যা বলছেন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ এসব মায়ার পরে পরে আপনি বাস থাকেন আর সেই আপনি আমাকে একটা ক্ষুদ্র দাসী বলে স্বীকার করেছেন আপনার কাছে আমি কি বলবো যেতে দধাই সময় অসকৃতম বসন্ত আমার মা বাপের কাছে তুমি যে বলেছিলে যে সময়েতে অঙ্গসঙ্গ হবে অতি শাস্ত্রে বলছেন লোকাচারে বলছেন সতী মহিলা যদি পতির থেকে প্রজা উৎপন্ন করতে পারে হয় তাহলে তার কীর্তি ইতিহাসেতে ছেপে যায় এবং তার কীর্তি অজন্মর থাকে তখন এই বনের মধ্যে আরে গাছের তলে সংসার ধর্মের নির্বাহ কি রূপে সম্ভব অতএব দিনম সদৃশ ভবনম বিচ্ছিন্ন যে আমি দুঃখী তো যাতে সংসার ধর্ম পালন হবে সেই রূপে একটি ভবন নির্মাণ করেন এই আর এইটি প্রার্থনা করলেন দেবতী মা তখন ঋষি তপ বলে এমনভাবে তিনি বিশ্বকর্মাকে দিয়ে বা এমনভাবে যেমন যেমন সংকল্প করলেন সেরকম একটা বিশাল বিমান আজকাল লোক তো দেখে যেমন যাচ্ছে আমেরিকা যাচ্ছে জলযান সে একটা বস্তি চলে যাবে তার মধ্যে কত বিশাল তো তার মধ্যে ধনাগার বৈঠক রসইয়াগার বিশ্রামাগার খেলার স্থান বাগ বাগিচা নানা রকম সব তৈরি হয়ে গেল আর তার মধ্যে ভ্রমর ঝঙ্কার কত সুগন্ধ বায়ু প্রবাহিত হচ্ছেন এইসব দেখেছে বিমানের মধ্যে কত রকমের যে মণিমানিক কহিরা জটিত নির্মাণ হইল কোন কোনো দেব লোকে তদ্রুপ বিমান দর্শন শ্রবণ হয় না এরূপ যখন বিমানটি দেখলেন তো দেবহতির মন খুব প্রসন্ন হল না বলে কেন বলে এই যে এত উজ্জ্বল দিব্য বিমান এই বিমানে আমার মতো যদি একটা মলিন দাসী যে চেপে যায় তোর মাঝখানে বিমানের সভা নষ্ট না হয়ে যায় অতএব তিনি নিচের দিকে দৃষ্টি দিয়ে চুপ করে থাকলেন কিন্তু ভজনের প্রভাবও তো আলাদা তার মনের কথাটি জেনে গেলেন কর্দম ঋষি জেনে কি বলছেন নিমজ্জাসমিন হ্রদে ভীরু বিমানম ইদম আরোহ ইদম শুক্লকৃতম তীর্থ মাসি সাম যাপকম নৃণাম এই যে বিন্দু সরোবর এই বিন্দু সরোবরে তুমি যাও স্নান করো তারপরে এই বিমানে এসে বসবে যখন এই আদেশটি দিলেন ঠিক আছে সা সা বলে ক্ষণা নীলকমলের মতো মায়ের ঘরগুলি তিনি যে জলের মধ্যে স্নান করলেন ডুব দিলেন যেমনি ওই জলের মধ্যে ডুব দিলেন তখন হলো কি আবিবেশ সরস্বত্যাম সরস্বীব জলাশয় শান্ত সরস্বী সংস্থা শতানি দশ কন্যকা ও জলের থেকে একশো দশটি কিশোরী কন্যা জলের থেকে আবির্ভাব হয়ে গেল উনিও উঠলেন উঠে দেখছেন প্লিজ বয়ং কর্ম করি তুভ্যম স্বাধীন করবাম কি হে মাতেশ্বরী আমরা সব তোমার দাসী আদেশ করুন কিভাবে আপনার সেবা করবো তিনি দেখছেন কিছু বললেনও না তিনারা স্বইচ্ছায় তার অঙ্গের যত মানে ধুল মাটি ছিল সেগুলি সব সাফ করলেন অতি সুন্দর দিব্য দেব দুর্লভ যে সুগন্ধ দ্রব্য তার শ্রী অঙ্গে দিয়ে সেইরকম স্নান করালেন কেশ পাশে সেরকম তৈলাদি দিয়ে কাঙ্গা দিয়ে তার শৃঙ্গার করলেন তারপরে যে দেবতালুকু দর্শন পায় না এবং ভূত বস্ত্র তাকে ধারণ করালেন আর ভগবত ধামের যে সমস্ত অলঙ্কার সেই সবগুলি তাকে দর্শন করাইলেন মানে ধারণ করাইলেন তারপরে তার সান্নিধ্যে যখন দর্পণটি দেখালেন তো তার সৌন্দর্যটি দেখে মনটা খুব প্রসন্ন হলো তাহলে এখন আমি পতিদেবের নিকটে যাই এই যেমনি চিন্তা করলেন তো একশো দশ কন্যার সহিত ওই বিমানে সতই চাপে গেল আর দেখতেও হলো না ওদিকে হয়েছে কি তপস্বী ছিলেন ঋষি কিন্তু এই যখন দেবতী স্নান করে আসবে তার আগেই তিনি নিজের রূপটিকে যেন ভরপুর ষোলো বর্ষের যুবক আর কোটি কাম দেবের সমান দিব্যাদি দিব্য সৌন্দর্য এবং সেই রকম অলঙ্কার সিঙ্গার আদি ধারণ করে যাকে দেখলে সকলের মন মোহিত হয়ে যাবে এই রূপ রূপকে ধারণ করে বসে আছেন দেবহূতি এসে নমস্কার এই দুজনের সৌন্দর্য দেখে দেব লোক গন্ধর্ব লোক সব মোহিত তো এখন কি হবে বলে চলো গৃহস্থ আশ্রমকে বসা যাবে পিছিয়ে প্রথমে কিছুদিন তীর্থযাত্রা করে আসা হবে আচ্ছা চলুন তো দুজনে ওই বিমান নিয়ে চললেন কোথায় কোথায় গেলেন যে জায়গাতে মনুষ্য লোকের গমন সম্ভব নয় দেবতারা যেসব জায়গায় ভ্রমণ করেন সেই সব জায়গায় যাচ্ছেন কোথায় বৈশ্রম্ভকে সুরসনে নন্দনে পুষ্পভদ্রকে মানসে চৈত্যরথে চ সরে মেরা ময়া সহ বৈশ্বম্ভব যে বন সুরসেন বন নন্দন বন পুষ্পভদ্র বন মানুষতত্ত্বর বন চৈত্যরথ বন এই সব জায়গায় ভ্রমণ করতে করতে করতে করতে কতদিন গেল প্রায় ছ বৎসর ব্যতীত হয়ে গেল কি যে জায়গায় যায় সে জায়গায় কিছুদিন নিবাস করে সে জায়গায় সব সুখ অনুভব করে তারপরে ওই বিমান ফিরে আবার ওই সরস্বতী নদীর কিনারে বিন্দু সরোবর যেখানে তপস্যা করেছিলেন সেইখানে বিমানটি ফিরে এল তো সেখানে তিনি ছ বর্ষ পর্যন্ত গৃহস্থ ধর্মকে অবলম্বন অবলম্বন করে নিবাস করতে থাকলেন তাতে হলো কি নয়টি কন্যা আবির্ভাব এই কন্যাগুলির নাম এখানে বলেন নাই বিবাহার কাল বলবেন তো যখন নটি কন্যা আবির্ভাব হল করদম দেখছেন যে এখন তো আমার কথা পুরো হয়ে গেছে প্রজা উৎপন্ন হয়ে গেছে এখন আর আমার এই গৃহস্থে থাকা তো কোনো ফল নেই এখন আমি যাই জঙ্গলে তপস্যা করব এই চিন্তা করে যেন বনের দিকে দেখছেন শরীরের শৃঙ্গারের দিকে আর দৃষ্টি নাই বৈরাগ্য ভাব এইটি দেখেই দেবহূতি মা জেনে গেছে যে আপ তো চলে যাবেন তো কি করি তখন হলেন কি তিনি গিয়ে দেবহূতি বলছেন সর্বত্র ভগবান ভগবান মধ্যম উপদবাহ প্রতিশ্রুতম আমার বিবাহকালে মা বাপের নিকটে আপনি যা যা স্বীকার করেছিলেন সেগুলি সব সম্পন্ন করে দিয়েছেন অর্থাৎ মেয়ে প্রথম প্রপন্নায়াম আমি আপনার শরণাগত আপনার ক্ষুদ্র দাস আমার একটু অভয় দেওয়ার কৃপা করুন আপনি যখন বনে চলে যাবেন তো এই মেয়েগুলির জন্য বর আমি মেয়ে ছেলে কোথাও খুঁজে বেড়াব অতএব আপনি এই মেয়েগুলির বিবাহ করে দেন তারপরে আপনিও বনে চলে যাবেন আর মেয়েরা তো পরাধন এরাও নিজের নিজের ঘরে চলে যাবেন তা আমি এই ঘরে থেকে আমি কিভাবে জীবন যাপন করব। আমি আপনার মতন সিদ্ধ পুরুষকে পেয়েও আমি মুক্তির পথ আপনাকে কোনোদিন জিজ্ঞাসা করে না কেবল আমি মায়া বন্ধনটাকে স্বীকার করে বিষয় সুখ চেয়েছি যে আমি বড় ভুল করেছি তা আমার একটা ভবিষ্যতের কোনো উপায় করুন এইভাবে যখন প্রার্থনা করলেন তখন বলছেন মৈত্রজি নির্বেদবাদিনম এবং মনোদুহিত্রম মুনি যখন মনু সাম্ভবের কন্যা এরকম নির্বেদ প্রয়োগ করছেন তখন করদমজি বলছে দেখো মা খিদো রাজপুত্রিত্থম আত্মানম প্রত্যনিন্দিতে তুমি এই প্রকার খেদ করো না নিজের আত্মার নিন্দা করো না ভগবান আমাকে পূর্বেই বলেছেন তোমার হৃদয় গ্রন্থির যা কিছু সন্দেহ গাঁট আছে সেগুলি খোলার জন্য প্রভু তোমার পুত্র রূপেতে আবির্ভাব হবেন তোমার হৃদয় গ্রন্থি সব মোচন করে দিবেন তারপর বলছেন এখন এই কন্যাগুলি বিবাহ এই যখন বললেন তখন হইল কি তাহলে এখন আমাকে ঘরে আর কিছুদিন থাকতে হবে এমন সময় ব্রহ্মা হয়তো দশ পুত্র উৎপন্ন হয়েছে তার সেই দশ পুত্রকে সঙ্গে নিয়ে আর ব্রহ্মা এসে উপস্থিত হলেন কর্দম ঋষির আশ্রমে ব্রহ্মা বলছেন তয়া মে পচিতস্তাত কল্পিতা নির্বলিগত বলে তা তুমি নিষ্কপটে আমার বাক্য পালন করেছ বলে দেখো এতন মে সংযগৃহে বাক্য ভবান মানদ মানয়ন যে পুত্রকন্যা মা বাপের আদেশ মানে চলে সে সর্বদা বিজয়ী থাকে অতএব এই পিতা পুত্রের কর্তব্য যাজ্ঞা গুরু নাম ঝাঁকুতে আরম্ভ ঠিক দেখো ভাই এই যে আমার সঙ্গে এই ঋষিরা এসেছেন এই যার সঙ্গে যেমন নাম মিলে যার সঙ্গে যেমন লগন মিলে সেরকম এদের বিবাহ করিয়ে দাও এই বলে দিয়ে আর নারদজি ভগবানকে সঙ্গে নিয়ে ব্রহ্মাজি চলে গেলেন তাহলে দশের থেকে এক কমে গেল নারদজি আর নয়টি কন্যা নয়টি বর থাকে তখন বলছে তো আশ্বাস্য জগৎস্রষ্টা কুমার ওই সহনারদ হংস হংসেন ধাম পরম যজ তিনি নিজের ধামে চলে গেলেন এখন বলছেন যখন ব্রহ্মা চলে গেলেন তখন কি করলেন ওই কর্দম ঋষি বিবাহ করাচ্ছেন মেয়েদের মরিচয়ে কলাং প্রাদা মরিচি ঋষির সঙ্গে কলা নামে যে কন্যা ছিল তার বিবাহ করালেন আর অত্রি ঋষির সঙ্গেতে অনসূয়া মায়ের বিবাহ করালেন আর শ্রদ্ধা কন্যা অঙ্গিরা ঋষির সঙ্গে বিবাহ করলেন আর পুলস্তায় হবির ভুবম পুলস্ত ঋষির সঙ্গে হবি কন্যার বিবাহ করালেন পুলহ ঋষির সঙ্গে গতি কন্যার বিবাহ করালেন ক্রতু ঋষির সঙ্গে ক্রিয়া কন্যার বিবাহ করালেন খ্যাতি কন্যা ভৃগু ঋষির সঙ্গে বিবাহ করালেন বশিষ্ঠ মহারাজের সঙ্গে অরুন্ধতী বিবাহ করালেন অথর্বণ ঋষির সঙ্গে শান্তি কন্যার বিবাহ করালেন জয়া যজ্ঞ বিতন্নতে এই অথর্ব ঋষির এই পুত্র যজ্ঞ ভগবান হয়েছিলেন বিপ্রসহার কৃতোদ্বাহান সদারান সমলালয়ন ততশ্চ ঋষয় ক্ষত্র কৃতদারান মন্ত্রতম যখন বিবাহ হয়ে গেল তখন ওই দেবহূতি কর্দমকে জানিয়ে তাদেরকে প্রণাম করে আর নিজের নিজের পত্নীকে নিয়ে সব ঋষিরা নিজের নিজের আশ্রমে চলে গেল এইভাবে এই মেয়েগুলির বিবাহ যখন হচ্ছেন তারপরে যখন কর্দম ভাবছে আমি বনে যাব তখন হলো কি ওই দেবহূতির উদরে নিজের হাতটি ফেরন করে দেন তাতে তার গর্ভেতে শুক্ল ভগবান এসে আবির্ভাব হ্যাঁ শুক্ল ভগবান যখন আবির্ভাব হলেন কপিল দেব রূপে তিনি আর জাত কর্ম বাধাই সব সংস্কার করলেন তারপরে ধীরে ধীরে কপিল দেব তো ভগবান তিনি বড় হচ্ছেন ভাবছে যে আমি কি করি ঘরে থেকে ভজন করব না বনে গিয়ে ভজন করব আমার পক্ষে কোনটা সম্ভব চিন্তাই করছে কিন্তু নিশ্চয় করতে পারছেন না তখন কর্দমশ্রী ভাবছেন যে আমি যখন নিশ্চয় করতে পারছি না তো ভগবান তো আমাকে আগেই বলেছে আমি আসবো তো তুমি তো এসেছেন তো এনাকে জিজ্ঞাসা করা হোক না কেন এখন যে কপিল দেবকে জিজ্ঞাসা করছেন করদম ঋষি মহারাজ আপনি কৃপা করে বলুন আমার বনে যে তপস্যা করা উচিত কিংবা ঘরে বসে তপস্যা করা উচিত এখন ছেলে হয়ে বাপকে উপদেশ দিবে এও তো মর্যাদা হানি সে তো পাচ্ছে না তখন কপিল দেবজি বললেন পিতাজি আপনি যদি ঘরে বসে আরাধনা করেন অন্তিমে আমার ধামেই যাবেন বনে যে উপাসনা করেন তো অন্তিমে আমার ধামেই যাবেন আপনার ইহাতেও লাড্ডু ইহাতেও লাড্ডু যেটা আপনার ভালো লাগে সেইটা করুন নিজের উপরে নিলেন না কিরকম সূক্ষ্ম বিচার তখন উনি ভাবছেন যদি আমি গৃহস্থ আশ্রমে থাকি তো গৃহস্থ আশ্রমে ব্যবহার মূল ব্যবহার তো মানতেই হবে এই নটি মেয়ে শ্বশুর ঘরে গেছে কবে কারো ছেলে হলো তোকে অন্য কাকু ভাত দিতে হবে কাকুকে অন্নপ্রাশন করতে হবে কাকুকে শাড়ি দিতে হবে কাকুকে চুড়ি দিতে হবে এই সব করতে করতেই আমার সময় যাবে তো আমি কখন ঈশ্বর আরাধনা করবো দরকার নেই বাবা এই ব্যবহার জগতে এই ছেড়ে ছুড়ে দিয়ে একান্ত বনে চলে গেলেন ওর যে দশম স্কন্ধকে আশ্রয় নিয়ে পাঠ করছেন দশম স্কন্ধ কৃষ্ণলীলা এবং ভগবানের নাম রূপ লীলা আগুন চিন্তন করতে করতে পরম ধামে তিনি চলে গেলেন এখন ঘরে থাকলো কে মার বেটা মা দেবতী আর বেটা শ্রী কপিল দেব ভগবান এই দুজন যখন ঘরে থাকলে এখন দেবতী মা চিন্তা করছেন যে ঈশ্বরের ঈশ্বরের ইচ্ছা কেউ জানতে পারে না ঈশ্বরের ইচ্ছাটা কেমন বজ্রাতপি কঠোরানি মৃদুনি কুসমাতপি লোকোত্তরানি চেতাংশী কোহি বিজ্ঞাত ঈশ্বর যখন কারো প্রতি কঠোর হয়ে যান প্রভু তো বজ্রের থেকে কঠোর আর কারোর প্রতি কৃপা দৃষ্টি হয় তো কমলের থেকে সুখ হয় নিচে চেতাংশী এরকম মনুষ্য লোকে দেখা যায় না কারো ঈশ্বরকে কেউ বুঝতে পারে দেখো না যখন কঠোর হলেন ওই প্ররম্বাসুর আদি তাদেরকে কিভাবে নিধন করলেন আবার যখন কঠোর হলেন তো এই সমস্ত ব্রজের যে বালিকা গোপীগণ তিনারা মা বাপ ভাই বন্ধু পতি পুত্র সবকে ত্যাগ করে তাঁর সে চরণাশ্রয় নিয়েছেন কিন্তু যখন অকৃষ্ণ মথুরায় চলে যাচ্ছেন তারা ব্যাকুল হয়ে অচেত হয়ে বিলাপ করছে কিন্তু দিকে একটু দৃষ্টিও করছেন না কত বড় বৈরাগ্য কত বড় ত্যাগ তুই জানি কবে চলে যাবে কি করবে বাবা সত্য সত্য যে একে প্রশ্ন করা হোক এ বলে একদিন সুন্দরভাবে কপিলদেব সব নিত্য নিয়ম করে শান্ত চিত্তিতে উপবেশনে আছেন সামনে মা দেবহূতি এসে এসে এই দেবহূতি মা प्रश्न क्वेश्चन कपिल देव के कि वैक्षण बात निर्विन्नानि निर्विन्नानि तरांग भूमन असत इंद्रिय दर्शना येन मान प्रपन्नांधतमं प्रभु बोले देखो निर्विन्न नितरांग भूमन হে ভুমন এই যে অসৎ ইন্দ্রিয় এর সেবা করতে করতে আমি একবারে নির্বেদকে প্রাপ্ত হয়ে গেছি বলে ইন্দ্রিয় অসৎ বলে হ্যাঁ বলে কেন যেমন একটা হোমন কুণ্ড তাতে যদি আহুতি হোমন সামগ্রী দিতে থাকেন তো যত দিবেন ততই সে অগ্নি প্রজ্বলিত হইতেই থাকবে তেমনি এই ইন্দ্রিয়কে যত খাবার দাও যত ভোগ বিলাস দাও এই ইন্দ্রিয় কোনোদিন বলবে না যে আমার আর দরকার নেই হ্যাঁ, যত দিবে তত তার আকাঙ্ক্ষা বাড়তেই থাকবে অতএব অসৎ ইন্দ্রিয় দর্শনার্থ এই জন্য মহাপ্রভু চৈতন্য চৈতন্য বলেছেন কামাদিনাং কতি ন কতি ধা পালিতা দুর্নিদেশা তে জাতাময়ী ন করুণা ন ত্রপা ন উৎসজ্জয়িতানথ যদুপতে সাম্প্রতম লব্ধ বুদ্ধি স্তামায়াত স্বর্ণং মাং নিজুম খাত্ম দাস এই ইন্দ্রিয় সুখের জন্যে জীব দেশ বিদেশ স্বজন বন্ধু বান্ধবকে ছেড়ে দিয়ে অর্থের আকাঙ্ক্ষায় কোথায় কোথায় না যাচ্ছে এ তো সবাই জানি হ্যাঁ কিন্তু কোনোদিন এই ইন্দ্রিয় বা পরিজন এ কথা বলবেন যে আর আমাদের পয়সার দরকার নেই আর আমাদের খাবার দরকার নেই তুমি শান্তিতে বসো এই কথা কোনো বলবে না আজ তো কেউ বলো না কেউ বলবে তো নির্বিঘ্ন নিতরায়ণ ভ্রমণ অসৎ ইন্দ্রিয় দর্শন এই অসৎ ইন্দ্রিয়ের সেবা করতে করতে আমি বড় দুঃখী হয়ে গেছি অতএব আমার কল্যাণ কিসের দ্বারা হবে সেটা আপনি কৃপা করে আমায় বলুন এখন তখন শ্রী ভগবান বলছেন যোগ আধ্যাত্মিক पुंसम मतो निश्रय साय মা এই যে মহৎগণ তেনারা যে জগৎ জনের জন্য যে আধ্যাত্ম যোগ এই যে বলেছেন এই মঙ্গলের একমাত্র উপায় তাহলে আধ্যাত্ম যোগটা কি জিনিস বলে আত্মতত্ত্বের বিচার আত্মতত্ত্বটা বলে দেখো ভগবান বলছেন মমই বাংশ জীবলোকে এই আত্মতত্ত্ব নির্বিকার এর কোনো বিকার নেই আর চৈতন্য ঘনবস্তু কিন্তু ওই ভয়ং দ্বিতীয়াভিনিবেশ তস্যা বিষাদ তস্য যত বিপর্যয় স্মৃতি নিজের যে অংশী সেই দিকে ভুলে আর অন্যদিকে যখন ভাবটা যাচ্ছে তখনই অনর্থের কারণ হয়ে যাচ্ছে বলে দেখো না যেমন একটা প্রদীপ জ্বালাও প্রদীপটা অংশ আর অংশীকে সূর্য অতএব প্রদীপ যদি হওয়া না থাকে শিখাটা সোজা উপর দিকে যাবে অংশীর দিকে যাবে আবার দেখুন এই যে জল যদি কোথাও ফেলো তো জলটা অংশ জলের অংশী হলো কে সমুদ্র অতএব যেদিকে সমুদ্র আছে নিচ পাবে সেই দিকেই জলটা যাবে তদ্বৎ যদি ঈশ্বরের অংশ জীব তার কর্তব্যটা কি যেদিকে ঈশ্বর আছে সেই দিকে যাওয়া চাই সেদিকে না যে কে আমার স্ত্রী আমার পুত্রী আমার সব আমার এই আমার আমার করতে করতে থাকি যাচ্ছে মাকে বলে দিচ্ছেন কপিল দেবী অথবা দেখো যোগা আধ্যাত্মিক পুংসাং মতো নিঃশ্রয় সামে বাবা এ কিরকম করে মনটাকে এই যে মনটা যে এরকম চতুর্দিকে ফেলা আছে এই মনকে কি করে ঘুরানো যায় বলে ঘুরানো কি করে যাবে এখন হয়েছে কি ওই মহাত্মার কাছে কোনো গৃহস্থ যায় জিজ্ঞাসা করছে যে আমার ভজন হবে কি করে বলে ভাই তোমার ভজন হবে আমি বলবো বলে বলে দেখো তোমার প্রীতি কোথায় কোনখানে প্রেমটা আছে ছেলের প্রতি প্রেম বইয়ের প্রতি প্রেম মায়ের প্রতি প্রেম ভাইয়ের কোথায় প্রেমটা আছে কোথাও প্রেম আছে তোমার ভালোবাসার জায়গা আছে কোথাও বললো হ্যাঁ আছে ছেলে বড় ভালো লাগে বলে তাহলে ওই যে ভালোবাসাটা ওইটা ওই দিকের থেকে হাঁটা নিয়েছে গোবিন্দের চরণটা হয়ে যাবে সুন্দর ভজন এই বিষয়ে একটি ভক্তমালের ইতিহাস একটা ভক্তমালের দৃষ্টান্ত দিয়েছেন শ্রীধাম জগন্নাথ পুরীতে জগন্নাথ দেব তো বিরাজমান আছেনই বা যেমন ব্রজেতে তিনি লীলা করছেন তেমনি জগন্নাথও বহু লীলা করেন প্রভু তো ওখানে একজন শ্রদ্ধালু ব্যক্তি জগন্নাথ দাস বাবার কাছে যে বলছে বাবা আমাকে একটু ভজন শিখায় দাও আমি একটু ভজন করতে ইচ্ছা করছি বললো বেটা আমি তো ভজন টজন কিছু জানি না বললো ওই যে দেখো ক্ষেতের মধ্যে মালি কাজ করছে ও ভালো ভজন করতে জানে ওইখানে যে আর তুমি ভজন শিখে নাও কারণ সেখানে মালির কাছে যে উপস্থিত বলে ভাই তুমি আমায় একটু ভজন শিখান দাও বাবা আমাকে তোমার কাছে ভেজল বললো বাপ রে বাপ আমার বাপ দাদা চোদ্দ পুরুষ কেউ কখনো ভজন করে না ভজন কি জিনিস হয় কিছুই জানি না আমি তো এই জানি ব্যাস এই মাটিটি পরিষ্কার করা হয় ঘাস পাঁচশ ফেলে দিয়ে এখানে বীজ ফেলে দেওয়া হয় ওই বীজ যখন অঙ্কুরিত হয় তখন এখান থেকে উঠায় নিয়ে খেতে লাগানো হয় সেখানে তাকে রক্ষা করা হয় আর তারপরে জল টল দেওয়া হয় সেই ফল যখন পেড় হয়ে যায় ফল ধরে সেই ফল বাজারে বিক্রি করা হয় নিজের ঘরে রান্না করে হয় পেট ভরে খায় আরাম করে শুধু কি উপায় তো বাবা আমার কাছে ভাই এরকম কথা বললো চলে গেলেন ফিরে বলে বাবা ও তো কিছুই জানে না ভজনের বলে কিছু বলেছে বলে এরকম বলেছে বলে ব্যাস এই হলো ভজনের পরাকাষ্ঠা এর থেকে উত্তম ভজন আর কিছুই নাই প্রথমে যেমন জায়গাটি সাফ করে ঘাস কুড়া কাঁচা কাঁকড় পাথর সব দূর করে দেয় তারপরে বীজ ফেলে তেমনি প্রথমে হৃদয় থেকে আগে শোধন করো কামনা বাসনা রাগ দেশ মৎসর মোহ যাবতীয় এগুলোকে সব দূরে ফেলে দাও হৃদয়কে নির্মল করো তারপরে কি হবে ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ এই বীজকে হৃদয়ে ধারণ করো তা অঙ্কুরিত হবে প্রেম তো তাকে নিয়ে এই প্রেমটা এই জগতের সম্বন্ধীয় বস্তুতে না দিয়ে শ্রী গোবিন্দের চরণে যুগল সরকারের চরণে প্রেমটা দাও আর তাতে খুব সাবধান রাখবে বলে কেনে যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা উখড় বা ছিনলে তার শুকি যায় পাতা যাতে বৈষ্ণব অপরাধ না হয় কোনো লোকের কাছে অপরাধ না হয় এইভাবে যদি থাকে তখন ওই প্রেম বেড়ে কি হবে না ফল হবে ফল কিনা প্রেম ফল এর লক্ষণ কি ভক্তি সংসিন্ধু রূপস্বাদ বলছেন যে ক্লেশগ্নি শুভদা সাধন ভক্তিতে আর মুখ্য লঘুতাকৃত সুদুর্লভ ভাব ভক্তিতে আর প্রেম ভক্তিতে সান্দ্রানন্দ বিশেষ আত্মা হ্যাঁ শ্রীকৃষ্ণ কর্ষণী চর্ষা এই ভক্তির আত্মাটা আনন্দে ভরে যাবে আর কৃষ্ণকে আকর্ষণ করে ওই ভক্ত শুনবে মিলায় নেবে এরকম স্বভাব তো এই হলো ভজনের পরাকাশটা এখন যখন এইভাবে তত্ত্ব কথা উনি বলছেন তখন শ্রী দেবতী মা বলছেন যে এই যে ভজনের কথা তুমি বলছ কাচিত তদ্রুচিতা ভক্তি কিদৃশম গোচরা জয়া পদম তে নির্বাণ অঞ্জসান্ন স্নবা অহম তোমার কি কি রূপ আর আমার মতো একটা মূঢ় বুদ্ধি মহিলা এই ভক্তি কি করে লাভ করতে পারে और जो जोगो भगवत माणु निर्वाणात्मस्तुदित कीदृश कतिचांगानी যতস্তত্তা ববোধ ববোধনম বলে এই যে তুমি বললে এই ভক্তির অঙ্গ কতগুলি আর আমি কেমন করে জানব এখন এই ভক্তির অঙ্গ যদি বিচার করতে যান তো এমনি কর্মাঙ্গ ভক্তি একাশি প্রকার কি বললেন আমরা তো একটা ভক্তি জানি না আর একাশি প্রকার বলে হ্যাঁ শুনি ভক্তি মূলে কটা শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাক্ষম সক্ষ আত্মনিবেদন নয়টি ভক্তি তে এই যে তার একটি অঙ্গ লেন তে একটি অঙ্গ কিভাবে নেবেন যে আমি এই মন্ত্র জপ করব জপ করলে কি হবে যে আমার শত্রুর বিনাশ হয়ে যাবে তাহলে এটা কিভাবে ভজনটা হচ্ছে তমগুণ হুম তাহলে তমগুণ আচ্ছা আবার এই আমি মন্ত্র জপ করব তাতে কি করে আমার খুব প্রতিষ্ঠা বাড়বে খুব ভালো মন্দ খাবো দাবো খুব থাকবে এটা কি হলো রজগুণ তাহলে দুরকম হলো আবার নাম এই মন্ত্র জপ করব তাতে আমি খুব নির্বিকার বুদ্ধিমান থাকব নির্বিকার চিত্তে থাকব সাত্বিক বুদ্ধি নিয়ে থাকবো এরকম যখন ভজন করবে তখন তাকে কি বলে সত্যগুণ তাহলে একটা জিনিস তিন অধিকার তিন অধিকারী হইল সত্য তম আবার এর ভেদ কি দেখালেন যে উত্তম অধিকারী মধ্যম অধিকারী এবং কনিষ্ঠ অধিকারী তোর অধিকারী ভেদে একটা যদি তিন হয় তিন ত্রিককে নো আর নোধা যে ভক্তি আছে ন ন একাশি হয়ে গেল মূলে ন আর সুখ মানে কর্মাঙ্গ ভূতা করতে গেলে একাশি প্রকার হয়ে গেল আবার শ্রীপাদ গোস্বামী রূপ গোস্বামী পাদ কি বললেন এই যে নধা ভক্তি একে কি বললেন সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মে এই পাঁচের অল্প সঙ্গ এই পাঁচ অঙ্গকে প্রধান করলেন আবার তারপরে তারই টিকা করছেন শ্রীজীবী গোস্বামী প্রভু যে এই যে সাধু সঙ্গ কানে কিছু শোনা যায় না ঘুটুর বল পড়ে গেছে চলা যায় না সে কি করে সাধু সঙ্গ করবে সাধু সঙ্গ বন্ধ হয়ে যাবে নাম কীর্তন জিভাতে কিছু জিভা হেলছে না কিছু খাওয়া যাচ্ছে না পেয়ে যাচ্ছে নাম কীর্তন সেই ব্যক্তি গ্রহণ সেও পতন হয়ে যায় তারপর ভাগবত শ্রবণ কানে তো কিছু ঢুকে না কানে কিছু শোনাই যায় না তো শুনবে কি সেও ছেড়ে যেতে পারে আবার বলছেন শ্রীমূর্তি শ্রদ্ধায় শ্রবণ হাত চলে নেয় পা চলে নেয় শ্রীমূর্তির সেবাটা কি করে হবে তাহলে এই চারটাও পতন হয়ে যেতে পারে কিন্তু মত যে ধামে বাস ইয়ে কোনো রকমের পতন হবে না এই অক্ষয় অব্যয় থাকবে এই মণিপুরী বাবা সূর্যকুণ্ডে ছিলেন শ্রী শ্রী গোপাল দাস মহারাজ মারা তিনি কেউ বলে একশো পনেরো বছর কেউ বলে একশো পঁচিশ বছর শরীর ছাড়েন আমি তার দর্শনে গেছি তো তার এই এই খালটা ঝুলে এইখানে কিছু দেখতে পায় না দৃষ্টি ঠিক আছে কিন্তু কেউ যদি এমনি করে ধরছেন তাহলে দেখতে পাচ্ছেন আমি তাকে বলে বাবা ভজন কি করে হবে বলে বেটা ভজন কি বলে ব্যাস গুরুদেবের আদেশে বিচার করো না যা গুরুদেব বলবে তাই করো আর এই ধামে পড়ে থাকো বলছেন যদি এই চিন্ময় বস্তুতে যেমন মনি তাতে যদি লোহার পর্শ হয় সেও সোনা হয়ে যায় তেমনি চিন্ময় ভূমিতে এই পাঞ্চভৌতিক দেহ যদি পতন হয় সেও চিন্ময় হয়ে যাবে এইভাবে তিনি আদেশ দিয়েছিলেন তো মা এই ভক্তি একমাত্র প্রভুর নাম রূপ লীলা গুণ চিন্তা করে প্রভুর ধামে যারা থাকবে তাদের সতই ভক্তি আবির্ভাব হয়ে উঠবেন এখন বলছেন ভগবান বলছেন অথ তে সম্প্রবীক্ষামি তত্ত্বানাং লক্ষণং পৃথক যদ্বিদিতা বিমুচিত পুরুষ প্রাকৃতের গুণে এখন তত্ত্বানাং লক্ষণং পৃথক तत्व की बोलते देखो पांच टी कर्मेंद्रिय पांच टी ज्ञानेंद्रिय दस इंद्रिय और तुम्हारे महत्व प्रकृति काल कर्म एनी चौबीस तत्व तो बोल चक्षु कर्ण नासिका जिहा तक एगुली ज्ञानेंद्रिय पांच टी और पाक पानी पाऊ त्वचा उपस्थ এগুলি কর্মেন্দ্রীয় আবার বলছেন ক্ষিতি অ তেজ মরুত বোম এই পাঁচ মহাভূত রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই পাঁচ তন্মাত্র আর মন বুদ্ধি চিত্ত অহংকার এই চব্বিশ তত্ত্ব এই চব্বিশ তত্ত্বের কাজ বলা হয়েছিল যে এদের নাম অজানস দেব এগুলিকে ভগবান স্বয়ং নির্মাণ করেছেন আর এইগুলিকে নিয়েই ব্রহ্মা সমস্ত বিশ্বটা সৃষ্টি করছেন বা ব্রহ্মা চেটির থেকে ব্রহ্মা পর্যন্ত এর অন্তর্ভুক্ত এখন এইভাবে তত্ত্বের কথা উনি সব বললেন কপিল দেবজি মহারাজ মাকে তারপরে দেবহতী মা বলছেন ভগবান বলছে প্রকৃতি স্থপি পুরুষ ন্যায্যতে প্রকৃতির গুণই অবিকারা তকর্তৃত্বা নির্গুণত্বা এই এইটি বিবেকের কথা যেমন একটা থালিতে জল রেখে দেন যদি দেখতে কষ্ট হয় তো অল্প হলুদ ঘুরে ঘুরে দেন ওই জলটায় তারপরে দেখুন তখন হবে কি সূর্য যাচ্ছে সূর্যকে দেখতে পাবেন চোখগুলা ঝলসিবে না বলবে কি আরে ও দেখে দেখো সূর্যটা কিরম কাঁপছে সূর্যটা কিরম কাঁপছে বলো মূর্খ বুদ্ধি সূর্য কাঁপছে ওই জলটাতে হাওয়া লাগছে জলটা হেলছে তো মনে হচ্ছে সূর্য কাঁপছে তেমনি এই যে বুদ্ধি মানে চৈতন্য শক্তি দেহের মধ্যে যে আছে সে অবিচল সূর্যের মতন স্থির আছে কিন্তু এই যে মায়া আবেশ এই আবেশে যে বুদ্ধি হিলাধুলা করছে তাতে মনে হচ্ছে আত্মা কাঁপছে সব কাঁপছে শরীর কাঁপছে হ্যাঁ যেমন ওই সূর্য কাঁপে না সূর্য ঠিক স্থানে আছে জলটা হওয়া লেগে হেলছে তাতে মনে হচ্ছে এই ব্যবহার হচ্ছে তো এইভাবে তত্ত্ব মানে জীব ওই দ্বিতীয় আবেশ হওয়ার ফলে নানা রকম দুঃখ অনুভব করছে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির মুখ অতএব মায়া তারের দেই সংসার দুঃখ কৃষ্ণকে ভুলি যখনই এদিকে যাচ্ছে তখনই নানা রকম অশান্তি ভোগ করতে হচ্ছে এইভাবে তত্ত্বের কথাগুলি দেবহূতি কে বললেন এমনি আবেশের কথা বলি এখন বলছেন যে যোগস্য লক্ষণ মুখ্য সবিজস্য নৃপাত্ম যে মনো যেনেই বিধি না প্রসন্ন জাতি সৎপথম এখন যোগ যে সাধন এখন যোগ বলতে গেলে দেখো জ্ঞান যোগ ব্রহ্ম যোগ যোগ যোগ ভক্তি যোগ সবই তো যোগ তো কোনটাকে ধরবে যোগ আধ্যাত্ম কুংসা তো বলছি দেখো যোগ যোগস্য লক্ষণ বক্ষে সবিজস্য নিপাত এখানে যোগটা যেমন করছে কেউ সন্ন্যাস ধর্ম নিয়েছে নিয়ে ভাবছে যে আমি প্রভুর উপাসনা করব তো ভগবানের হে কৃষ্ণ হে করুণাময় হে কৃপা নিধান এরকম চিন্তা করছে কিন্তু ও যেমন মহাপ্রভু প্রকাশানন্দের কাছে বললেন না কাশিতে বল গাই নাচি নাই আমি আপন ইচ্ছা বলে কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল জপিতে জপিতে মন্ত্র করিল পাগল বলেছেন না মহাপ্রভু প্রকাশানন্দের কাছে বলে আমার গুরু মোর মূর্খ থেকে কহিল শাসন বলে বেদ অধ্যয়ন তোমার অধিকার নাই কৃষ্ণ নাম বসে বসে জপ করো তো মন্ত্রের প্রভাবে আমাকে এরকম করে ফেলেছে তো এই যে সবই মানে ওই কৃষ্ণের ধ্যান করছে কৃষ্ণের জপ করছে এই করতে করতে এইটাই হলো শ্রদ্ধার সহিত করছে শ্রদ্ধাটাই হলো বীজ তো জপ করতে করতে মন্ত্রের প্রভাব সে কি করছে না কখনো চোখে জল আসছে কখনো ওঠা খাড়া হয়ে যাচ্ছে কখন কম্প হচ্ছে হ্যাঁ অশ্রুকম্প পুলক বৈবর্ণ এইসব যে ভাবের বিকার সেগুলি এসে যাচ্ছে তখন সে ভাবছে আরে আমি তো ব্রহ্ম সোম ব্রহ্ম কেন সন্ন্যাস মানে নির্বিশেষ উপাসনায় আছে তাহলে ব্রহ্ম হয়ে আর প্রাকৃতিক জগতের মেয়েরা পুরুষরা যেমন ছেলের বিরহে বইয়ের বিরহে নানা রকম বিরহে বিলাপ করে আমি সেরকম বিরাম করছি ইয়ে নাম মন্ত্র ফন্ত্র ঠিক নেই এই বলে ওই যে জব ধ্যান ওটা ও ছেড়ে দেয় তো ভগবান বলছে যখন আমার চিন্তা করতে করতে এরকম ভাব প্রাপ্ত হয় তারপর যখন আমাকে ছেড়ে দেয় তখন আমার হৃদয়ে কত দুঃখ হয় হ্যাঁ তো দেখো সবির যোগ মানে ভগবানের আশ্রয় নিয়ে আর নির্মিত যোগ মানে ভগবানের আশ্রয় থাকবে না কেবল জ্যোতির্ময় একটা নির্বিশেষ নিরাকার নিরঞ্জন এইসব করে থাকবে তো এই সবির যোগ আর নির্মিত যোগ এটিও মানে বিস্তৃত করে মায়ের কাছে বর্ণন করলেন শ্রী কপিল দেব ভগবান তারপরে বলছেন लक्षण महदादीनाम प्रकृति पुरुष सच सर्वम लक्षते मिशन जन तत्पारमार्थिक এটা বলাই হয়ে গেল যে ওই মহৎ তত্ত্ব যে চব্বিশ তত্ত্ব তার কথা তারপর বলছেন ভগবান ভক্তি যোগ বহুবিধ মার্গের ভাঙে নিভাবতে এও বলা হয়েছে এখন বলছেন কবিতে বলে তস্যই তস্য জন নুনম নায়ন বেদর বিক্রম কাল্য মানব পিবলিন বায়ুরূপ ঘনা বলি এখন এই যে কর্মের প্রবাহ একে কেউ বুঝতে পারে না এখন এটা দু জায়গায় দৃষ্টান্ত আসে যেমন চিত্রকেতুর ছেলে মারা গেল নারদজি আর অঙ্গিরা ঋষি তাকে বাঁচিয়ে দিয়ে তার মুখে কথা বলালেন আর এদিকে শিবাস ঠাকুরের অঙ্গনে শ্রীমান মহাপ্রভু নৃত্য করছেন আর শিবাস ঠাকুরের পুত্রের পরলোক তখন সুভাষ ঠাকুর সব মেয়েদের বললে দেখো কেউ সর করবে না কেউ কাঁদবে না যদি তোমরা কাঁদো মহাপ্রভুর ভাব শান্ত হতো আমি এখনই গঙ্গায় প্রাণ বিসর্জন করব শিবাস ঠাকুর বলেছেন তারা চুপ হয়ে সব বিষণ্ন হয়ে আছে মহাপ্রভু নিতাই চান আনন্দতে নৃত্য করছেন আঙ্গনে এরকম হতে হতে অনেকক্ষণ পরে ভাই কথা তো থাকে চিপা থাকে না কানা ফুসা হতে থাকলো তখন মহাপ্রভু বলছেন যে আরে ভাই আজ আমার প্রেমের নির্ভর প্রেমের আবির্ভাব হচ্ছে না কি শিবাসের বাড়িতে কোনো দুঃখ হয়েছে কি আমি প্রভু শিবাস পুত্রের পরলোক হয়েছে আরে কখন কখন হইল তোমরা বলো না বললো রাত্রি দুটা কালে হয়ে গেছে চলো চলো দেখি দেখি তারপরে যে বলছে এই তুমি শিবাসের ঘর ছেড়ে কেনে যাচ্ছ বলে প্রভু যতদিন যার যেখানে নির্বন্ধ তার অতিরিক্ত কেউ থাকতে পারবে না কর্মরূপী ঝড় যেমন ওই নদীর বালি বা এমনি রেত্রি তাকেও না এখান থেকে ওখানে ফেলছে ওখান থেকে ওখানে ফেলছে ওখান থেকে ওখানে ফেলছে এরকম কর্মের যে ঝড় যে যেমন কর্ম করছে তাকে সেইখানে নিয়ে ফেলবে এতদিন এর বাড়িতে আমার সংস্কার ছিল ছিলাম এখন আপনার শিচরণে নমস্কার এখন যেখানে আমার কর্ম নিয়ে যাবে সেখানে আমাকে যেতে হবে এই বলে তিনি শরীর ছেড়ে দিলেন মহাপ্রভু রক্ষা করতে পারতেন না সবই করতে পারতেন তো মহাপ্রভু এটি দেখিয়ে তারপরে কি বলল শিবাস তুমি দুঃখ করো না আমি আর নিত্যানন্দন নন্দন তোমার আমি আর নিত্যানন্দন আমরা দুজন তোমার পুত্র এইভাবে যখন বললেন সান্ত্বনা করলেন তো দেখো এই যে লক্ষণম মহদাদিনাম প্রকৃতি পুরুষের সেচ এই বলছেন যে ভক্তি যোগ বহুবিধ মার্গের ভামিনী ভাগবতে স্বভাব গুণ মার্গেণ পুংসাং ভাব বিভিদ্যতে যার যেমন স্বভাব যে যেটা যার নিষ্ঠা হয় সেটাই এই জন্যে আচার্য কি বলছেন যার যেই ভাব তার সে উত্তম তটস্থ হইয়া বিচারিলে আছে তার তম যার যেমন ভাব তার সেটাই উত্তম যদি নিরপেক্ষ হয় বিচার করা যায় তাহলে ছোট বড় হয় এবং কপিল যে বলছেন তস্য তস্য জন নুনং নাম বেদরু বিক্রম কাইল মানুষ বলিন বায়ুরিব ঘনা বলি এইটি বললেন এখন বলছেন দেখো কর্মণা দৈব নেত্রেণ জন্তুর দেহ প্রত্যয়ের স্ত্রী প্রবিষ্ট উদরম পুংসাম রেত কণাশ্রয় এখন এই যে মাতৃগর্ভের দেহটা কিভাবে ঘটনা হয় এ কথাটিও মায়ের কাছে কপিল দেবজি বলছে যে এই যে কর্ম জীবকে সঞ্চালিত করছে জীব তো সুখমানাময় পয়ম জীব যত যত সূক্ষ্ম পদার্থ আছে সকলের থেকে অধিক সূক্ষ্ম জীবতত্ত্ব এই জীবতত্ত্বকে জানার জন্যে বড় বড় ডাক্তাররা বহু বিধান করেছেন চেষ্টা করেছেন কেউ দেখতে পায় না কলকাতার বড় হাসপাতালে একজন হলো কি একজন ডাক্তার ভাবলো যে জীবটা এই মানুষটা তখন মরবে এক আধ ঘন্টা পরে মরবে তার আগে ওই জীবতত্ত্বটা দেখবে বলে তিনি করেছেন কি একটা কাঁচের পেটি করেছেন বাসকা আর ওই জীবটা যে মরবে তো ওকে ওই বাসকার ভিতরে ঢুকাই নিয়েছে ঢুকা এমন বন্ধ করেছেন যে কোনো দিকের থেকে এক বন্ধ হাওয়া যেতে পারবে না কিছু যেতে পারবে না ওই দেহটার থেকে প্রাণটা বেরিয়ে গেল প্রাণটা বেরিয়ে কি করলেন না যখনই সে ওইরকম কোন দিকে যাবে রাস্তা পাচ্ছে না তখন একটা ধোঁয়ার মতন হয়ে গেল কাঁচটা পরিষ্কার ছিল সেটা একটা ধোঁয়ার মতন হয়ে কাঁচটা মলিন দেখা যাচ্ছে যেন কত ধোঁয়া ঢুকছে ওর মধ্যে ঘুরছে কিছু দেখতে পেল না তারপর হলো কি নো যে ডাক্তার দেখছে কাঁচটা ফেটে ছিটকে এমনভাবে এলো ডাক্তারের গোড়ার মধ্যে কাঁচ ঢুকে সে ডাক্তারও সাহা আর মরিজও সাহা অতএব কারো সামর্থ্য নাই কে এই জীবকে দেখবে সুকমা নামে প্রেম জীব এই জীবটার শক্তি কতটা নৈনম ছিন্দন্ত শস্ত্রাণী নৈনম দহতি পাবক কোনো অস্ত্রেতে ছেদন হবে না অগ্নিতে জ্বলবে না জলেতে ভিজবে না হাওয়াতে উঠবে না কত বড় শক্তি এই জীবে বলে এই জীবটা অতি সূক্ষ্ম এখন কর্মে তার যেমন আছে সেরকম দেহ পাবে এখন যার যেমন কর্ম তার তেমন দেহ মিলবে এ তো সবাই বুঝবেন কিন্তু একদেশ স্থিতস্যাগ্নি জ্যোৎস্না বিস্তারিণী যথা যেমন এক জায়গায় একটা গ্যাস জ্বলছে চতুর্দিকে তার প্রকাশটা যায় তেমনি একটা লক্ষ্য করে কথা বলা হবে এই রূপ সবগুলাই জানবেন সব দেহেতে এই রূপ যেমন মানুষ মানুষকে মানুষ দেহ প্রাপ্ত হবে জীব তো সে হলো কি অতি তো সে যে অন্যের সঙ্গে মিশে গেল ওই জীব তত্ত্বটা কেউ দেখতে পাবে না ওই জীব তত্ত্বটা যখন অন্যে মিশে গেল ওই অন্যের সঙ্গে পুরুষ লোক ওইটাকে ভোজন করলে কিন্তু জঠর আগ্নি এমনি বাইরের আগ্নি তার কিছু বিগাড়বে না নয় নৌথিন্নতি সস্তা তারপরে পুরুষের ভিতরে যে যেটাকে লিভার বলা হয় তার মধ্যে মারাই হচ্ছে হয়ে জলটা আলাদা হচ্ছে মলটা আলাদা হচ্ছে তার সত্তাটা যে রক্ত আলাদা হচ্ছে আলাদা হয়ে গেল আবার ওই রক্তটাকে মাড়াই করে কতকটা তার জলীয় অংশ যায় কতকটা ধাতু অংশ হয় কতকটা হাড্ডি অংশ হয় তো ওই যে যেখানে ধাতু অংশে ওই অংশেতে জীব চলে যায় তার পুরুষের দেহের থেকে মহিলার দেহে যায় যে রজবীজ একই জিনিস তার মধ্যে মিলে যেমন একটা ফার্মাতে ইট কতগুলো হয় তেমনি এটা একটা ফার্মা একে বলেছেন যেমন জরাউজ অন্ডজ উদ্ভিদ সেদজ চার প্রকারের সৃষ্টি হয় পাঁচ প্রকার কিছুই নেই তো ওই যখন মাতৃগর্ভে ওই জীবতত্ত্বটা গেল তখন কললং তেগরাত্রে একদিনে যেমন বর্ষার জল পড়লে যেন একটা বুবলা হয় সেরকম মাতৃগর্ভে বুবলা হয়ে থাকে তারপর দশা হেরে তু করকণ্ডুম দশ দিন একটা ছোট বের ফলের মতন হয়ে যায় তারপর মাসে তুই শিরোদ্যাম যখন এক মাস হয়ে যায় তখন মাথাটা হয় হাতগুলা হয় পাগুলা হয় এরকম তারপরে যখন পঞ্চমী যখন পাঁচ মাস হয়ে যায় তখন ভোগ পিয়াস লাগে ভোগ পিয়াস লাগলে তো কি করে মা যা কিছু খায় সেই খাদ্যের দ্বারাই ওই পেটে জীব পোষণ হয় এখন এখানে এইখান থেকে দুঃখ শুরু হয়ে গেল মা যদি বেশ ভালো করে ঝাল টাল দিয়ে স্বাদ করে খায় কিনা তো ওই ঝাল নুন ও শরীরে যে লেগলে তার জ্বালা হয় সে জ্বালার থেকে সাবধান মানে বাঁচতে পারে না এই জন্যে নিয়ম আছে যাদের পেটে সেরকম বালক থাকে তাদের খাদ্য খাদ্য একটুকু স্নিগ্ধ খেতে হয় সাবধান থাকতে হয় তারপরে যখন সময় হয় তখন করে কি না ওই ভগবানের ধ্যান করে কতগুলো অসংস্কারী জীব তারা পেটেই মরে যায় কেউ জন্ম নিয়েই মরে যায় আর যারা সংস্কারী জীব তো ভগবানের ধ্যান করতে করতে মাতৃগর্ভে ভগবানের দর্শন যেমন পরীক্ষিত মহারাজ উত্তরার গর্ভে ছিলেন কৃষ্ণ দিয়ে দর্শন দিলেন রক্ষা করলেন তখন সে ওই সময় ভাবে যে এইবারে জন্ম হলে আমি আর এই মায়াময় সংসারে ফাঁসব না এবারে নিরন্তর কেবল গোবিন্দের আরাধনাই করব আমি এসব চিন্তা কর আর যখন সময় হয়ে গেল তখন হরি ইচ্ছাতে মাতৃগর্ভে প্রসূত নামে একটা বায়ু উৎপন্ন হয় সেই মায়ের পেটে দরদ উৎপন্ন করে আর ওই দরদ হতে হতে বালক যখন বাইরে এসে যায় তখন আর ভগবানকে দেখতে পায় না দেখতে পায় না তো কি করে কোয়া কোয়া কা চিৎকার করে কাঁ কাঁ মানে কি কাহা কাহা যে প্রভুকে দেখছিলেন গর্ভেতে সে দেখতে পাচ্ছে না তখন কাহা কাহা কাহা কাহা করছে তারপরে উল্টা ক্রিয়া হয় বালকটা ভুকে মানে অস্থির হচ্ছে মা ভাবলো এর মধ্যে পেটে দরদ হচ্ছে তাকে খাইতে না দিয়ে দুধ পান না করে দাওয়াই খাওয়াচ্ছে আবার কোন সময় মানে খুব মানে ই হয়েছে পেটে কবজি হয়ে গেছে খাবার আর সামর্থ্য নাই মানে কিছু করবার ব্যথা হচ্ছে কবজি হয়েছে মা ভাবছে ছেলেটা ভোকে কাঁদছে তখন তাকে দুধ দিয়া গান্ধালে খাওয়া চামচায় খাওয়া নিজের স্থান পান করা এইসব অবস্থা ঘটে তারপরে হয় কি মায়ের ঘরে কাজ আছে মা একটা খাটিলাতের মধ্যে তাকে শোয়া দিয়ে ঘরে কাজে লেগে গেল সেখানে খটমল মচ্ছর মক্ষী তার তাকে যে হাঁটাবে তার সামর্থ্য নাই এই দুঃখ ভোগের পরে যখন চলতে ফিরতে পারলো তখন খেলাধুলা করে এর জোরে যাচ্ছে ঝাড় করে পড়লো হাতে লাগলো পায়ে লাগলো কোথায় লাগলো তার ঠিকানা নেই তারপর যখন আর একটু বড়ো হলো তখন পতঙ্গ উড়াতে লাগলো যে কোথাও ছাদের মধ্যে কোনো ছাতে পড়ে হাত পা ভেঙে নিল কোনো অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভেঙে নিল তারপর যদি পড়তে গেল যদি পড়ায় বলতে ঠিক না পারলো তো অধ্যাপক দেব পিটাই আবার দু সাল এখন পিঠে যাবো না ঘরে পড়তে যাবো না যাবে না তো ঘরে মা বাপ বলে পড়তে গেছিলি বলে না যাবে না এখানে ঘরে মা বাপের পিটাই আর ওদের স্কুলে অধ্যাপকের পিটাই এইভাবে যখন তিনি বড় হলেন কিছু বিদ্যা উপার্জন করলেন তারপরে হইল কি না যখন তিনি আর মানে সিয়ানি হয়ে গেছিল তার বিবাহ বিবাহ দিল তো তখন মাও শত্রু বাপও শত্রু স্বজনও শত্রু হলো কে না সবচেয়ে প্রিয় শালক বুদ্ধিদায়ক বলে কোনো যুক্তি করবে তো শালার সঙ্গে আর যা কিছু করবে বউ যা বলবে তার গুলাম হয়ে থাকছে এইরকম সংসারটি এখন চলছে তারপরে এরকম করতে করতে যখন সময় আসে তখন প্রাণটি ছেড়ে ছেড়ে যায় যখন প্রাণ ছেড়ে যায় তখন ত্রিমুহূর্ত দাভ্যাম বা তিন মুহূর্ত বা দু মুহূর্তে জম জমরাজের দুটে সে তাকে নিয়ে যায় কেমন রাস্তায় নিয়ে যায় এটাও দেখাচ্ছেন এই ভাগবতী যে যেমন ভরভুজা যারা মানে টানা টানা ভাজে না তাদের বালুগুলা যেমন গরম থাকে তাদের টানা দিনে ভনভনায় ফুটে যায় সেরকম তপ্ত বালুর উপর দিয়ে নিয়ে যায় আবার দুই দিকের থেকে অস্থিপত্রের বন তরালের মতো লাগে শরীর ছেদে যায় কেটে যায় কিন্তু যদি কেউ মানে জলদানাদি না করলে তো আসে ছটপট করবে আর পিছিয়ে তো পিটায় আর টানিয়ে নিয়ে যাচ্ছে জমদুতে আর যদি কেউ জল দান দান করে থাকে তখন তাকে জল মিলে কেউ রাস্তায় কেউ যদি অন্ন দান করে তাকে অন্ন মিলে তারপর নিয়ে গেল কোথায় বৈতরণী নদী যে নদীর মধ্যে কেবল রক্ত মবাদ পুঁজ টুঁজ এইসব ভরা তার উপর দিয়ে পার করে নিয়ে যাবে সে বড় ক্রীড়া আছে তারা নুচে নুচে খাবে যদি কেউ গোদান করে তখন ওই নদীতে গোমাতা এসে যায় তো গায়ের পুঁচটি ধরিয়া সে পার হয়ে চলে যায় যদি গায়ের পুঁচ যতক্ষণ ধরা থাকে তখন কোনো ক্রীড়া তাকে স্পর্শ করে না তারপরে ধর্মরাজের কাছে যায় যে বিচার হয় কি পাপ করেছে কি পুণ্য করেছে কি না করেছে সেই অনুসারে তাকে সেখানে দণ্ড দেয় ভোগ করায় তারপরে স্বর্গে মানে পুণ্যের শেষ নিয়ে মর্তলোকে আসে পাপের শেষ নিয়ে মর্তলোকে আসে এর পরিচয়টা কি যারা পুণ্যের শেষ নিয়ে আসে তারা বড় ঘরে জন্ম নেই নকর চাকর থাকে ধন সম্পত্তি ঘরে খুব থাকে কোনো কষ্ট ভোগ করতে হয় না আর যারা পাপের শেষ নিয়ে আসে কেউ আন্ধা হলো কেউ খড়া হলো কেউ কানা হলো হ্যাঁ আর ঘরে খাবার নাই না না রকম কষ্ট ভোগ করতে হয় তো স্বর্গ নরক এই মর্তলোকেই দেখা যায় এই রূপে জীব জগৎটা মা হাহাকার করছে কিভাবে শান্তি হবে একটা যখন এরকম কপিলদেবজি মহারাজ বলছেন তখন বলছে দেখো যোপ জাতি সনের মায়া যশিক দেব বিনির্মিতা তামি খেতাত্মন মৃত্যুর তৃণে কুপমিবাহ প্রীতম জীব মনে করে যে আমি এই মায়ার মধ্যে ফাঁসব না আলাদায় থাকবো এটা একাদশ স্কন্ধ আছে এখানে কপিলদেবও বললেন এক জায়গা হয়েছে কি যোপজাতি সোনার মায়া দেব বিনির্মিত দেবতার বিনির্মিত মায়াটা কেমন করে ঢুকে দেখাচ্ছে একটা জঙ্গলের মধ্যে পর্বত আছে ওই পর্বতে একজন সাধু খুব ত্যাগী একান্ত নিষ্কিঞ্চন ভাবে ভজন করছেন করতে করতে দেখছেন কি একটু বৃষ্টির মতন হলো ঠান্ডা হওয়া চলছে তো কুঠির থেকে বেরিয়ে আর বাইরে বসে আছেন দেখছেন দেখছি একটা বুড়ি মা ওই রাস্তা দিয়ে যাচ্ছে তো বুড়ি মায়ের কাঁধে আট দশটা লাগাম পড়ে আছে বুড়ির ঘোড়া টোড়া কিছুই নাই আর গুলা নিয়ে কোথায় যাচ্ছে বলে বুড়ি মা বলে আসুন বাবা কে কি বলছো বলে বুড়িমা তুমি লাগামগুলা নিয়ে যাচ্ছ তোমার ঘোড়া আছে নাকি বললো হ্যাঁ বাবার ঘোড়া আছে বলে কিরকম তো ঘোড়া আছে তুমি পায়দল চলছো কেন ঘোড়া যাবে বললো না বাবা যখন দরকার হয় তখন বলে ঘোড়া কে বলে ইন্দ্র চন্দ্র বরুণ কুবের এইগুলো সব আমার ঘোড়া বলে হ্যাঁ তো বুড়িমা আমারও লাগাম আছে নাকি আরে বেটা তুই তো বিনা লাগামের ঘোড়া তোর জন্য লাগামের কোনো দরকারই নেই বলে মা দেখাতে পারবে বলে আচ্ছা দেখে নিবি যা হয়েছে কি দু চার দিন গেছে তারপরে একদিন ওই বুড়ি সে তো মায়া দেবী সে করেছে একটি যুবতীর সঙ্গে নিয়ে পনেরো ষোলো বছরের মেয়ে পরমা সুন্দরী মেয়ে তাকে সঙ্গে নিয়ে তার হাতটা ধরে একটা ঠেঙ্গা গাড়তে গাড়তে কুচিয়ে কুচিয়ে চলছে চলতে চলতে মহাত্মার কাছে আসে বুড়ি লটকে দেবে যেমনি পড়ে গেল তেমনি সমাপ্ত মরে গেল মরে গেলাম তখন খুব বেচারি কাঁদছে যে বালিকা রূপে আছে এখন আমার এই দাদি ছিল আর সমস্যার আমার কেউ নাই তো বাবা আমাকে একটু রাতটা থাকতে দাও সন্ধ্যা হয়ে গেল এখন আমি কোথায় যাবো এলাকা জায়গা এখানে বাবাজির জায়গা এখানে মেয়ে ছেলে থাকার কোনো অধিকার নাই যাও কোনো থাকো নিয়ে যাও বলে বাবা সন্ত হৃদয় নবনীত সমানা কহে বেদ পুরানা आप थोड़ा दया करो যখন বোধ করে বলে যা এখানে তো হবে না তো বলে যা ওই দেখে একটা বাইরে ঘর পড়ে আছে ওইটা কপাট দিয়ে ওখানে শুয়ে থাকবে যা যাই হোক বাবা দণ্ড চলল যে কপাট দিয়ে থাকলেন সেখানে তারপরে প্রাতকাল হয়েছে তো সে কী করবে চলো বাবাকে বাবা দণ্ডবোধ করিলে এসে মহাত্মাকে দণ্ডবোধ করলে কিন্তু একটু ঝাড়ুটা দিয়ে দিল কি করছো যাই ক্ষেত্রে আচ্ছা। কোথায় যাবে গাছ থেকে দুটো একটা ফলটা নিয়ে আসে খালি ওইখানে থাকে তারপরে দু বালতি জল আনি ভরে দিলে ঝাড়ু টাড়ি করে দিলে তারপরে একটু বাসন টাসন মাজিয়ে দিলে মহাত্মা বলছে তুমি এটা তো বড় সুশীল বড় স্বভাব ভালো সেবাও খুব করছে এরকম হয়তো তো দু চার দুজন করেছে বললো বাস যা আর তুই অত দূরে কোথায় থাকবি এখানেই থাক আর সঙ্গে তাকে রেখে দেয় তখন কি বলেছেন শাস্ত্রে মাতৃ সস্রা দুহিত্রা বা না বিবিক্তা সমভাবে বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাম সমাপিকর্ষতি মানে এক জায়গায় যদি স্ত্রী পুরুষ থাকে তো গড়বড় হবেই হবে তখন হইল কি ওই মেয়ের দুটি ছেলে মেয়ে বলে দেখুন এই ছেলে পালন করতে হলে একটু দুধ চাই একটু কাপড় লোত্তা চাই কিছু চাই জঙ্গলের মধ্যে কি আর হয় তো বস্তিতে দেখুন জায়গা কোথাও চলো বস্তিতে যাবে তখন যাতে সে মা আশা করেছে মাঝখানে একটা নদী বইছে সেই নদী দেখে বাপরে বাপ জল দেখলে আমার আর প্রাণ থাকে না আমি আর বাঁচব না বলতে এক কাজ কর তুই আমার কাঁধে বস আমি তোকে এই নদীটা পার করে দিচ্ছি বললে ছেলে বলে ছেলে পিছনে বলে ছেলেদিকে ছাড়িয়ে আমি এক সেকেন্ড যাব না তোর তাহলে তুই এখানে থাক দিকে পার করে আসে আগে তারপর তোকে নিয়ে যাবো বলে এদিকে নিয়ে গেলে আমি এক এক সেকেন্ড বাঁচবো না বিপদ কি করবি এখন মহাত্মা তখন তাহলে এক কাজ করবো কি তুই তো কাঁধে বসে যা আর দুটি ছেলেকে আমি দুই কোলে নিয়ে নিই আর লাঠিটা গাড়ছে গাড়ছে নদীটা পার হই বলে হ এ যুক্তি ঠিক এ বড় সুন্দর তো মায়া দেবী তো বসে গেলেন কাঁধে আর দুই ছেলে কোলে আর মাটিটা লাঠি টেকতে টেকতে যাচ্ছেন তখন পাট বলেন তুই কি আমাকে ঘোড়া পেয়েছিস বলে বলেছিলাম না তুই বিনা লাগাবার ঘোড়া হ্যাঁ তো যোপরে সনের মায়া যশির দেব বিনির্মিত এই মায়া যে কিভাবে আসে ঢুকবে কার ভিতরে ইয়ে লক্ষ্য করা বড় কঠিন বাবু অর্থরূপে আসে স্ত্রীরূপে আসে পুত্ররূপে আসে ধনরূপে আসে নানা রকম বিঘ্ন বাধা হয় অতএব মা যোগজাতির মায়া যশির দেব নির্মিত এর থেকে হামেশা যারা নিজের কল্যাণ চায় তারা সাবধান থাকে এইভাবে উপদেশগুলি মাকে দিচ্ছেন অর্থ যোগ নিয়মে ধ্যান ধর্মান্বয় কাম অর্থ ধর্মার্থ এখন বলছেন মৈত্রেশু বলছেন এবং নিঃসম্য কপিলেশ্ব বচ জনিত্রী সা কর্দমস্য দয়িতা কিল দেবহূতি বিশ্বস্ত মোহ পটলা তমভি তন তমভিপ্রণম্য তুষ্টাব তত্ত্ব বিষয়াঙ্কিত সিদ্ধ ভূমি এই প্রকার মানে সব শাস্ত্রের যে সার সেগুলিকে সংক্ষেপে সংক্ষেপে যখন মায়ের কাছে সব বর্ণন করলেন এক কথা দ্বিতীয় কথা আমি ভাগবত মহাত্মা সেদিন বললাম যে ঈশ্বরের সান্নিধ্যে যদি কেউ উপস্থিত হতে পারে তো ঈশ্বরের অঙ্গের বাতাসেতেই মন বুদ্ধি চিত্ত সব শুদ্ধ হয়ে যায় তাই কপিল দেবের সঙ্গে মায়ের বাক্যালাপটি হচ্ছে তো তার দর্শনে তার পর্শনে তার বাতাসে মায়ের যত মোহ ছিল আর তার উপদেশে সে মোহগুলি সব ধীরে ধীরে সরে যাচ্ছে তখন মা ওই কপিল দেবের স্তব করছেন কি বলছেন হঠাৎ পর্যন্ত সলিলে স্বয়ানম ভূতেন্দ্রিয়ার্থাত্মময় বপুস্তে গুণপ্রবাহ সদশেষ বীজম দৈদ্যৌষয়ম জঠরাব্জ জাত দেখো এই যে সারা সংসার অর্থাৎ তজন্ত সলিলে যিনি কারণ জলেতে শয়ন করে থাকেন যার উদরে এই সমগ্র বিশ্ব মানে স্থান নিয়ে থাকেন সমগ্র বিশ্ব যার উদরে থাকেন সেই তুমি हमार गर्भे से जन्म निले तो तदत्यंत विडम्बन गुण प्रवाहम सदशेष बीजम दो स्वयं जग जठराव्य जात सैव विश्व भगवान विधत्ते जो तू समस्त विश्व का धारण करो गुण प्रवाह विभक्त बीजम स्वर्गाद्य स्वर्ग मर्त जाग जन्ना जन्ना मध्य श्रवणानु कीर्तना जत प्रहना जत कचित साधोपि सिद्ध सवनाय कल्पते कुत পুনস্তে ভগবান দর্শনাথ যার নাম গ্রহণ করলে যে মহা মহা দুরাচারী কুমার্গী এইসব পবিত্র হয়ে যায় আর শ্রদ্ধা যদি তার কেউ সঙ্গ লাভ করে সে যে পবিত্র হবে এ বিষয়ে আর বলার কি আছে মৈত্রজি বলছেন এরকম যখন স্তব করছেন ইড়িত ভগবান এবং কপিলেশ্বর পরম কুমার বাচা বিক্রবৈত্যাহ মাতরং মাতৃবৎসল তখন মাকে আবার বললেন দেখো মা মার্গে নানেন মাতস্তে সুসেব্যে নদীতে নমে आस्थित परांग काष्टा अतिरात संवरुष्य ये जो मार्ग आपको बताया इस मार्गों को आश्रय लेकर के इनको पकड़ करके आप मेरी आराधना करोगी तो मेरी धाम में आप पहुंच जाओगे कोई चिंता नहीं इतनी कहकर इतनी बोले कहकर बोलने से हिंदी आ गया হ্যাঁ এতটা কথা বলে তারপরে কপিল দেব ওখানে থেকে চললেন পূর্ব দিশায় চলতে চলতে কোথায় গেলেন গঙ্গা সাগর গঙ্গা সাগরে যখন গেলেন তো সমুদ্রদেব তিনি আর স্বাগত করলেন তারপরে স্থান দিলেন সেখানে বসে আজও কপিল দেবজি তপস্যা করছেন সেখানে সগরের বেটা ষাট হাজার ধ্বংস হয়েছিল তাদের মুক্তির জন্য ভগীরথজি মহারাজ গঙ্গা আনলেন তার জন্য ওখানে নাম গঙ্গা সাগর আর সমুদ্র তার যে প্রভাবটা কেমন চলছে আজও মানে তিনি যে জায়গা ছেড়ে দিয়েছেন দেখাচ্ছে যখন আজ গঙ্গা সাগর কাল সকালে স্নান হবে আজ যাও তো দেখবেন যে এইখান পর্যন্ত সমুদ্র আছে সমুদ্রের জলের তো কোনো সীমা নেই আবার কাল যাই দেখবেন যে এক মাইল দূরে সমুদ্র চলে গেছে ভয় লাগে যে কাল তো ওইখানে চলে যদি সমুদ্রে হয়ে যায় তো কি উপায় হবে কিন্তু ওখানকার লোক জানে যে কাল দশটা পর্যন্ত সমুদ্র এখানে কিছুতে আসবে না কাল দশটার পরে ওই সীমায় চলে যাবে তা আজ পর্যন্ত সমুদ্রে তোর জায়গা ছেড়ে দেন সমস্ত সংসারের লোক দেশ বিদেশের লোক গঙ্গাসাগরে স্নান করে এইভাবে ওই স্থানটির নাম হলো গঙ্গাসাগর সেখানে কপিল দেবজি যে উপবেশন করে ভজনে বসে গেলেন এধারে যে দেবতা লোক প্রার্থনা করে এবং ভূত যে কর্দম ঋষির বিমান কর্দম ঋষির সম্পত্তি সেইগুলিকে সব অনাদর করে মা কেবল পুত্রের উপদেশ কপিল দেবের উপদেশটি অবলম্বন করে আর তিনি যেমন বলেছেন তেমনি ধ্যান ধারণা করে তিনি কি করলেন না থাকলেন থাকতে থাকতে তার শ্রীচরণের থেকে যেন একটা জলের স্রোত প্রবাহিত হয়ে গেল এরকম সতীদের হয় যখন শরীর দেহ ত্যাগ করেন মা পার্বতী দক্ষ যজ্ঞে তখন তার চরণের থেকে অগ্নি প্রকট হয়ে তিনি ভস্ম হয়ে গেছিলেন কেউ বলে তিনি যোগ ক্রিয়ার দ্বারা মানে মস্তক মস্তক বিদীর্ণ করে চলে গেলেন তার আত্মাটা দেহটা পড়ে থাকে সেই দেহটাকে মহাদেব বাবা কাঁধে নিয়ে আর ভ্রমণ করেছিলেন তাতে হইল কি শ্রীকৃষ্ণ ভগবান সুদর্শনকে আদেশ করলেন সেই মায়ের দেহটা একান্ন টুকরা করে দিয়েছে সুদর্শন চক্র তো যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে মাতৃপীঠ পরম পবিত্র পীঠ হয়েছে চণ্ডী চামুন্ডা ছিন্নমস্তা নানা রকম এরকম হয়ে গেছে তো যাক সেইরূপ আবার দেখুন আমাদের নরোত্তম ঠাকুর মহাশয় তাকে চিটায় দিয়ে দিয়েছে আগুন লাগাবে তখন লোক নিন্দা করছে তো ঘরে জন্ম নিয়ে বামুন দিককে দীক্ষা টিক্ষা দিয়েছে এই জন্যে তো মূল্য বেটা এই সমস্ত গঙ্গা দাস প্রভৃতি আর জনার ভক্ত ছিল তারা আসে প্রার্থনা করল প্রভু এ যাপনা সহন হবে না তখন তিনি উঠে বসলেন ঠাকুর মহাশয় তারপরে তিনি কি করলেন প্রেম ভক্তি চন্দ্রিকা ওইখানে বসে বসে বর্ণন করেন ওনার যে গঙ্গাদাস আর কে কে সাধক ছিল তারা লিখলেন তারপরে হলো কি ভাই আমাকে একটু স্নান করায় দাও এই বলে যখন তাকে গঙ্গা জল দিয়ে শরীরে হাত দিয়ে স্নান করাবে তখন সমস্ত শরীরটা দুগ্ধময় হয়ে গঙ্গায় চলে যাবে তো এরূপ হয়তো এখন ওই যে কপিল দেব তোমার দেবহূতি মা পুত্রের বিয়োগে ভগবানের ধ্যান করতে করতে সমাধিষ্ঠ হয়ে বুঝলেন তার চরণের থেকে একটা ঝর্নার মতন হয়ে চলতে চলতে সমস্ত শরীরটা জলব্রহ্ম হয়ে গেল তার নাম আজও সিদ্ধিদা নদী সিদ্ধি হয়ে তিনি পরম ধাম ভগবত ধামে চলে গেলেন এই যে কথাটি বলা হলো এই কপিল দেব দেবতী সংবাদ একে যদি টিকা টিপ্পণী করে বলা যায় তো বহু বিস্তৃত হয়ে যায় একে মানে কেবল ধারাটি নিয়ে মূল মূল কথাগুলি কিছু বলা এখন বলছেন মনস্তু শতরূপায়ণ কৃষ্ণকন্যাশ্চ যজ্ঞিরে আকুতির দেবহতিশ্চ প্রসূতিরীতি বিশ্রুতা এই মনু মহারাজের তিনটি কন্যা ছিল এ পূর্বে বলা দুটি পুত্র তিনটি কন্যা প্রিয়ব্রত উত্তান দুটি পুত্র আকুতি দেবহতি প্রসূতি তিনটি কন্যা এমন বলছে মনুষ্য কৃষ্ণকন্যায় রূপে रूप प्रादात कोपी भातृमती নৃপ পুত্রিকা ধর্ম আশ্রিত সত্যরূপানুমোদিতা এখন আকুতি যে কন্যা শাম্ভমনু ওটি দিলেন রুচয়ে প্রাদাত রুচি ঋষিকে দিলেন কিন্তু দেওয়ার সময় এই কথাবার্তা পাকা করা হলো যে দেখো ভাই জামাইকে বলছে যে আমার মেয়ের প্রথমে যে ছেলে হবে সে ছেলেটি আমার থাকবে আমি তাকে রাখবো তারপরে যে ছেলে হবে সে তোমার একে বলে পুত্রিকা ধর্ম এখন যখন এরকম ধর্ম করে রুচি ঋষির সঙ্গে বিবাহ দিলেন তো রুচি ঋষি ওখানে গেলেন তো হলো কি যমজ একটি বালক একটি বালিকা দুটি যখন হলো তো সাম্ব মনু মহারাজ এসে বালককে নিয়ে গেল ওই বালককে বলে যজ্ঞ ভগবান আর ওই কন্যাকে দক্ষিণা তো দক্ষিণা পালন হতে থাকলে রুচির ঘরে আর যজ্ঞ ভগবান পালন হতে থাকলেন শান্তমনুর ঘরে তারপরে যখন তারা শ্রেয়ান হল তখন ওই দক্ষিণার সঙ্গে যজ্ঞের বিবাহ হয় তাই দুইটি শাম্বমনু মহারাজ ঘরে এসে থাকলেন এইভাবে হয় তাদের ধর্ম ধর্মাবলম্বনে ছিলেন এখন বলছেন তারপরে অত্রির ঘরেতে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর তিনজনে এসে জন্ম এই কথা শুনে বিদুর বলছে অত্রে গৃহে সুরশ্রেষ্ঠ অস্তিত্ব অত্যন্ত হে তবে কিং চিৎ এত দেখাই মে গুরু অত্রি ঘরে যে দেব শ্রেষ্ঠ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা কেন এসে আবির্ভাব হলেন এই কথা আমায় বল বলে শুনো যখন ওই কর্দমের মেয়ের সঙ্গে বিবাহ হয় অত্রির তো উনি গেলেন কোথায় চিত্রকূটের আগে কাহা যায় পণ্ডিতজি गुप्त गोदावरी गुप्त गोदावरी चित्रकूट से निकाला तो वहां তপস্যা করনে তপস্যা করতে থাকলেন অত্রি তোমার অত্রি ঋষি একদিকে আর অনসূয়া একদিকে কেমন মাঝখানে গুপ্ত গোদাবরী নদী চলছে উপাসও পর্বত উপাসও পর্বত মাঝখানে নদীটি বড় রমণিক স্থান এখন তপস্যা করছেন কি ভাবছে যে আমার তিনি পুত্র জয়ব জগদীশ্বর যিনি জগতের ঈশ্বর সে আমার পুত্র এই সংকল্প নিয়ে তপস্যা করছেন আর অনসূয়া উনিও এরকম সংকল্প নিয়ে তপস্যা করছেন তো নারদ বাবা দেখলেন যে যদি এর সংকল্প পুরা না হয় তাহলে জগতে কে বা তপস্যা করবে তো ঠিক আছে নারদ বাবার তো কাজেই এই ধারের কথা উধারে লাগানো উধারের কথা এধারে লাগানো এই তার কাজ চললেন কোথায় বলে প্রথমে চলো শিবের কাছে শিবের কাছে পৌঁছিলেন তো শিবজি মহারাজ ঘরে নাই কোনো কাজে কোথাও গেছে মা পার্বতী বসে আছে লা বেটা নারদ তুই তো বহুদিন আমার দর্শন দিলি কেন মা লাগে কেন এদিকে এমনিও হয় নারদজি শিবজি শিষ্য হয় তো গুরু মা বেটা তুই তো মর্ত লোকেই ঘুরে বেড়াস বলে হ্যাঁ তোকে একটা কথা আমি জিজ্ঞাসা করবো মা একটা না দুটা তোমার যত ইচ্ছা জিজ্ঞাসা কর না আমার বুদ্ধিতে যা আসে আমি তোমাকে নিশ্চয় বলবো বলো বলো দেখি আমি যেমন সত্যি এরকম সত্যি আর কেউ আছে কি বলো রে মা তুমি এই কতটুকু জিজ্ঞাসা করছো এখন মর্তলোকে অনসূয়া যেমন সত্যি এইরকম তৃণলোকে আর কোথাও নাই তার কাছে তুমি কিছুই নও বলে কি আমিও কিছু নাই বলে হ্যাঁ আচ্ছা অনসূয়াই বড় হলো তো দেখতে হবে অনসূয়াকে এই বলে দিয়ে নারদ দৃষ্টি দিয়ে চলে গেল কোথায় লক্ষ্মী ঠাকুরের কাছে এখন ভগবানের ইচ্ছা নারদের ইচ্ছা লক্ষ্মী ঠাকুর ওরকম জিজ্ঞাসা করলেন তার কাছে ওই অত্রী মায়ের নাম তোমার অনুসূয়া মায়ের নামটি নিয়ে আর ওখান থেকে নারদজি দিয়ে দিল বলে কোথায় যায় না সাবিত্রীর কাছে পৌঁছিলে সাবিত্রী এরকম জিজ্ঞাসা করলেন ব্রহ্মার পত্নী সাবিত্রী বলে এই এরকম সত্যি আজ বলে মা তুমি কিচ্ছুই নয় এরকম আজকাল অনুসূয়া বলে দিয়ে নারদজি তো সব জায়গায় আগুন লাগায় চলে আজ লাগায় আজ লাগায় দিয়ে চলে গেছেন এখন শিবজি এসেছেন ঘরে শিবজিকে দেখেই পার্বতী মা বলছেন যে আমার একটা কাজ আপনাকে করতেই হবে বলে কি অনসূয়ার পরীক্ষা নিতে হবে আপনাকে অনসূয়ার পরীক্ষা বলে হ্যাঁ বলে কি হয়েছিল কি করে বলে হইছিল ওকে বলে নারদ দেবতা ওই বেটা আগে লাগায় গেছি ঠিক আছে কই বাস্তনে অরকম লক্ষ্মীই বলছিল কাকে বিষ্ণু ভগবান কে তোমাক পরীক্ষা নিতে হবে তো উনিই জেনে গেল আমি বুঝিয়েছি নারদ bodega এসেছিল কই बात অরকম ব্রহ্মা জি সাবিত্রী বললেন কি করে পরীক্ষা নিব কি করে যাব তো কই बात না চল তিনজনে মহাত্মা সাধুর বেশ সাধুর বেশটা এমন যে সব রঙের লোক এর মধ্যে মিলে যায় সব রঙের লোকের সঙ্গে মিলে যায় वे तो बाबा जी है महात्मा है साधु है এই জন্য বলছে অজ্ঞাত শ্রেষ্ঠ বাসুদেব কর সাধু হলে কি হবে যার কোনো পরিচয় নেই তাকে তুমি ঘর রাখা সে কিভাবে সে কি নকশালবাদী ন গুন্ডা ন চোর ন ডাকাত কে বুঝবে সাধুর বেশে সব ছুটে যায় তো সাধু হয়ে মহাত্মা চলছেন ত্যাগী মহাত্মা বা তোমার ভোলে বাবা সাধু জটাযুক্ত তার আছে বিভূতি ত্রিভূতি লাগায় নেগোটা লাগা দিয়ে ও আলোক আলোক করতে করতে চল দিয়া চলছেন এদিকে তোমার বিষ্ণু ভগবান তিনিও সাধুর বেশ ধরে খুব রামানন্দী তিলক তিলক লাগা ভালো করে বেশ মালা ঝোলা হাতে নিয়ে চলছেন এদিকে ব্রহ্মাজিও সাধুর বেশ ধরে মারা ধরা হাতে নিয়ে তিনিও চলছেন আর দৈব ইচ্ছা তিনজনের মিলন হয়ে যায় এক জায়গায় বলে বাবা আপ কাহা যাও বাবা আপনি কোথায় যাবেন বলে ভাই আজ তো আমার মনে হচ্ছে যে অনুষ্যার কাছে যাবো তুমি বলে আমিও ওইখানে যাচ্ছি বলে তুমি বলে আমিও ওইখানে যাচ্ছি তাহলে চলো তিনজন একসঙ্গে যাওয়া এখন অনুষ্যা মায়ের কাছে পৌঁছিল তিনজনে গুপ্ত গোলাবরীর পাড়ে তারপরে যে রাধে তোমার হ্যাঁ আলোক নিরঞ্জন আলোক নিরঞ্জন করছেন অনুসূয়া মা ভোজনের থেকে উঠে দেখছেন আও বাবা ভোজন করবে বলে মা আশা করে তো আসছি ভোজনের জন্যে যদি ভোজন মিলে তো ভোজন করব আচ্ছা ঠিক আছে ভোজন করো বলে মা তুমি তো বলছো ভোজন করো কিন্তু আমাদের যে নিয়ম সেই নিয়মে যদি ভোজন দাও তবে তো ভোজন করবো তা না তাছাড়া হবে না বাবা তোমাদের কি নিয়ম কি নিয়ম তোমাদের বলে আমাদের নিয়ম এই মানে বস্ত্র আবরিত দেহে যদি পরশদারি করে সে আমরা খাই না দিগম্বরা অবস্থায় যদি পরশদারি করে তবে আমরা খাই বলে হ্যাঁ, নাঙ্গি হয়ে পরশ করতে হবে এরকম ভাষা তো কোনো সাধু বলতে পারে না এ তো সম্ভব না তাহলে এরা কে এই বলে নয়ন মন্দির করে ভগবান ধ্যান করে যখন দেখলো বললো বাহ বাহ বাহ ভালো হলো আচ্ছা হলে এ বিষ্ণু এ শিব ভাই ব্রহ্মা বলে ঠিক হ্যাঁ তোমরা যেমন বলবে আমি তেমনি পারসদারি করে দিব এই বলে আর করুয়া মানে কমন্ডলে জল আছে জল নিয়ে মন্ত্র পড়ে বললো যদি অনসূয়া সত্যি হয় তো তিন মাসের বালক তিনি হয়ে যা এই বলে যেমন পানি ছিটা দিলেন ওই এতটুকুটুকু বালক তিনজনে হলে তিন তিন মাসের বালক আর যেমন তো তিন মাসের বালকের কাছে নামটি হয়ে হ্যাঁ, পারসদারি করো আর কেমন করে করো কিসের লজ্জা কিসের কি তখন থাকলো তারপর করলো পালনা নিয়ে এসে তিনজনকে আলাদা করে ঝুলা দিলেন খাওয়া দাওয়া ঝুলতে থাকবে তাই এখন একদিন গেল দুদিন গেল পনেরো দিন গেল মাস গেল দু মাস গেল শিবও আসে না বিষ্ণু আসে না আর ব্রহ্ম আসে না এখন কি উপায় হবে তখন তিন ঠাকুরানি তারা বললো ভাই চলো খবরলাম তারা কি করলেন না তারাও ছোট ছোট বালিকার রূপ ধরে খুঁজতে খুঁজতে অনুসূয়া দেবীর আশ্রমে পৌঁছিলেন সেইখানে পাঠাইছেন তো তো যখন এসে তখন দেখছি এসে মা প্রণাম আবে ঠাকুর তার থেকে গেলে তোমরা ঘুরতে ঘুরতে আসছে তা বলে আচ্ছা ঠিক আছে কি কিছু খাবে থাকবে বলে মা থাকবো বলে তো মনে করি আসছি বলে তো থাকো তো তারা তিনজনে কেউ মায়ের পা ডালছে কেউ কিছু করছে কেউ ভোজন করাচ্ছে কেউ হাওয়া করছে তিন দেবী অনসুয়া মায়ের সেবায় লেগে গেল লেগে গেল তারপরে হলো কি উনি যখন সেবা করছে সেবা করতে করতে বড় প্রসন্ন হয়ে গেলেন মা বলছো বেটা তোমাদের কিছু ইচ্ছা থাকে তো বলো যা বলবে তাই দিব বলে মা সত্য করে বলুন আমরা যা বলবো আপনি দিবেন তো বলো হ্যাঁ নিশ্চয় দিব আচ্ছা তো মা আমাদের পতিদিককে মুক্ত করে দেন কি <laughs> যেমনি বলেছেন তেমনি ধ্যান নিয়ে দেখতে বলো এ লক্ষ্মী এ পার্বতী এ সাবিত্রী আচ্ছা তোমরাই তো পরীক্ষা নেবার জন্য পাঠিয়েছ এখন খোসামলি করার কি দরকার লারও পরীক্ষা তা এই হয়ে গেলে তখন বলছে যে আমি তো বচন দিয়েছি আমার বচন তো মিথ্যা হবে না দিতে হবে ছাড়িয়ে দিতে হবে তিনি কাঁদতে থাকলে বললে আমি কত ফলে দিন দেবতাকে রূপে পেলাম তখন তারা বললেন মা আপনি চিন্তা করবেন না মহারাজকে আমরা এই বর দিয়েছি তো ব্রহ্মার অংশে হলেন অত্রী ব্রহ্মার অংশে হলেন কে ব্রহ্মার অংশে হলেন চন্দ্রমা আর শিব না চন্দ্রমা আর বিষ্ণুর অংশে হইলেন তোমার দত্তাত্রেয় আর শিবের অংশে হলেন দুর্বাসা এই তিনজন পুত্র হলেন অত্রিদিশির যখন কাঁদছেন তাহলে আমি কি করে দর্শন পাবো মা তুমি বিলাপ করবে না ব্রজে আমরা পর্বত রূপেতে নিরন্তর নিবাস করবো তুমি সবসময় দেখতে পাবে তো যে বিষ্ণুর অংশেতে হলেন গোবর্ধন পর্বত শিবের অংশেতে হলেন নন্দীশ্বর পর্বত ব্রহ্মা অংশে হলেন মানে বিশ্ববান পর্বত বর্ষণার পর্বত এইভাবে বধ নিয়ে ইনারা চলে গেলেন এই প্রকার অত্রির ঘরেতে তিন দেবতা পুত্র রূপে আবির্ভাব হয় শ্রী মধ্য বছর ব্রহ্মণা নদিত পৃষ্ঠান অত্রির विद्रुवच ভবে शीलवकान শ্রেষ্ঠ যজ্ঞ দুহিত বিবৎসল विद्यासम করৎকস্মাত कस्मात अना অনাদৃত্যাত্মজাম সত্যি বলে ভগবান এই যে দক্ষ মহারাজের কন্যা সকলের সন্তানাদি হয়েছিল কিন্তু সত্যি তার কোনো পুত্র হয় নাই আর আগেই শ্বশুর জামাইয়ে ঘমাসান লড়াই কেন হয়ে গেল কি ব্যাপার ছিল তাই আপনি বিস্তার করে বলুন বলে শোনা এখন রাজা বিনা রাজপাট চলে না তো করলেন কি মানে বলে এই যে রাজ্যটার মধ্যে কাকে বা রাজা করা হবে আর এই সৃষ্টি এত বড় বিশাল সৃষ্টিকে কিভাবে পালন করা হবে আর এই যে সৃষ্টিটা কিভাবে বৃদ্ধি হবে এই বিষয়ে একটা পঞ্চায়েত করা উচিত পঞ্চায়েত করে সকলে রায় নিয়ে আর এই সৃষ্টির কার্যতে বৃত্তি হবে সবাই মানে ঠিক আছে তো নাম দিলেন বিশ্বশৃপ যজ্ঞ তো এই যজ্ঞতে সবকে মানে স্বাগত করা হলো এখন সবাই ওই যজ্ঞে উপস্থিত কিন্তু আসেন নাই কে মানে বিষ্ণু ভগবান আসেন নাই আসবাই সবাই খুশি আছেন কিন্তু দুঃখ সেখনকার मुखिया দুঃখ আসলে তো দুঃখ না আইলে কোনো প্রস্তাব চলবে না তারপরে দক্ষজি মহারাজ যখন এলেন আস্তেই তাকে দেখে সবাই ব্রহ্মপুত্র দক্ষ মহারাজ কি জয় সবtheta হাত জোড় করে খাড়া হয়ে গেল শিবজি আর ব্রহ্মা জি চুপচাপ বসে আছেন দেখছেন দেখি কেউ আমার অপমান তো করে না তো দেখো দেখছি সবাই তো আমার স্বাগত করলো ও তো মহাদেব শিবজি তো উঠলো না ও তো বসে থাকলো ব্রহ্মাজি না উঠলো কোন কথা নেই ব্রহ্মা পিতা ওর তো কই বাত নেই আর আমার জামাই আমাকে দেখে উঠল না এত বড় এর অহংকার তখন কি করবেন বলছে শ্রোতাং ব্রহ্মস্বয়মে সহজে বা সহাগ্নয়া সাধুনং ব্রুবত বৃত্তম না জ্ঞানম নচ মৎসরাত আমি যা বলছি এখানে যারা এসেছেন সবাই শুনেন সাধুদের যে ধর্ম তাই আমি বর্ণন করছি আমি অজ্ঞানী নই আর আমি কার উপরে মৎসর করে বলছি না বলে দেখো অয়ং তু লোক পালানাম যশোঘ্ন নিরপত্রপ অয়ং তু একবারে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলে সমস্ত লোকপালের যশকে ধ্বংস করলই বলে কেন কি করলই সর্বীর আচরিত পন্থা যেন স্তব্ধেন দূষিত সৎপুরুষ তারা যে মার্গ দেখাচ্ছেন এ মাতাল ভাঙ ধুতরা খেয়ে খেয়ে থাকে এ সৎগণের মার্গটাকে দূষিত করে ফেললো বলে কি করলো তাই বলো না বলে এসব শিষ্যতম প্রাপ্ত জন্মে দুই ত্রিগ্রহিত এ তো আমার চেলা যেহেতু আমার মেয়ের হাত ধরন গ্রহণ করেছে আমার জামাই হয়েছে আর এই সভার মধ্যে আমি এলো তো আমাকে একটু দণ্ডবত করলো না একটু হাতও ধরলো না এই জন্য আমি বলছি দেখো এই ব্রহ্মা উপেন্দ্র ইন্দ্রা উপেন্দ্র আদি দেবতাদের সঙ্গে একে যজ্ঞে ভাগ মিলবে না এই শ্রাপ দিয়ে আর সেখানে দাঁড়ালেন না দক্ষ উঠে চলে এ তো বিশ্ব সৃষ্টি করতে এসেছি না সংহার করতে এসেছি নন্দীশ্বর ভগবান ওখানে বসে আছেন নন্দীশ্বর দেখলেন যে আমার প্রভু তো কিছুই বলে না চুপ করে বসে আছে অথচ দিয়া নেই লিয়া নেই বিনা কারণে আমার প্রভুকে শ্রাপ দিল বলে আচ্ছা বলে জয় এনো মর্ম উদ্দেশ্য যিনি এই মর্ত্য বুদ্ধি করে আমার প্রভু যিনি সাদ দিলেন এ কি হবে নবনি দেখো তত্ত্ব তো দৃজত কজ্ঞ প্রত্যক্ষ দৃষ্টি তত্ত্ব তো বিমুখ ভবেত समस्त তত্ত্বের থেকে বিমুখ হই যাও আর গৃহে সুকুট ধর্মে সু শক্ত গ্রামে সুখেচ্ছায় কর্মতন্ত্র বিতানুক এরা ব্রাহ্মণ কত বড় তপস্বী বলে এরা গৃহস্থী হয়ে আর একবার অন্ধ হয়ে এরা সব তত্ত্বের থেকে বিমুখ হয়ে যাও এই যখন বললেন সেখানে ছিলেন ভৃগু ঋষি এখানে তো শ্বশুর জামাইয়ের লড়াই আর ব্রাহ্মণদের উপরে সাপ কি কত বড় অন্যায় তোমাদের ঘরে ঘরে বাপ বেটায় লড়াই হচ্ছে আর ব্রাহ্মণ কুলে সাপ শ্বশুর জামাইয়ের লড়াই হচ্ছে ব্রাহ্মণ কুলে সাপ তখন তিনি ভৃগুপ্রত্যসূর্য স্থাপন ব্রহ্মদণ্ড দূরত্বয়া কি বলছেন দেখো ভবব্রত ধরা যেচ যেচ তান সমনুব্রতা পাখণ্ডিন তে ভবন্তু সৎশাস্ত্র পরিপন্থী যারা শিবের ব্রত করবে তারা পাখণ্ড হবে সৎশাস্ত্রের থেকে রহিত হয়ে যাবে সর্বভূক হবে গাঁজা ফাং এইসব খাবে বিভূতিভূত রাখবে জটাজুট মন্ডিত হয়ে থাকবে এইরকম যখন ব্রাহ্মণ দিককে মানে সাধুর দিককে সাপ দিয়ে দিলেন তখন ওখানে এই দেখতে ভৃগু ঋষি আবার কিছু সাপ দেবার উদ্যম হয়েছে নন্দীশ্বর দেখলেন যে এতক্ষণ পর্যন্ত তো হাতা মানে মুখামুখি কথা কথাতে চলল এখন আর মুখামুখির দ্বারা হবে না এখন এবারে হাতাহাতি করতে হবে এখন এদিকে একদিকের থেকে সংঘারেই করতে হবে তাছাড়া শান্তি হবে না এই বলে যখনই নন্দীশ্বর ক্রোধ করে দাঁড়াচ্ছেন শিবজি দেখছেন আমি সৃষ্টি বাড়াবার জন্য এলাম কি সৃষ্টি সংহারের জন্য এলাম রায় নন্দীশ্বর ক্ষমা হয়ে যা চুপচাপ নিজের গণ যত ছিল সবকে নিয়ে শিবজি মহারাজ কৈলাস পর্বতে চলে গেলেন কোনো কথা নেই যোগ্যতার কোন কথা প্রস্তাব কিছুই হলো না সব চুপচাপ থাকলো দেবতারা যে যেমন হয়েছিল নিজের নিজের ঘরে সব চলে গেল যখন নিজের নিজের ঘরে সবাই চলে গেল এদিকে ব্রহ্মাজি চিন্তা করছে যে রাজা বিনা তো রাজ্য থাকে না তো এত বড় সৃষ্টি থেকে পালন করবে কে এরকম উপযুক্ত বুদ্ধিমান লোক কে আছে চিন্তা করে করে দেখছেন যে দক্ষ এসব প্রকারের উপযুক্ত তাহলে একেই রাজগাদি দেওয়া উচিত ঠিক আছে সব সমাজকে ডাকলেন ডেকে এবার দেখো আগের থেকে তুমি প্রজাপতি সমস্ত প্রজাদের পালন করো এই সব রাজপাঠ তোমার উপরে ভার রাজতিলক করে দিলেন তো এখন তো দক্ষ জন্মের থেকে একটু অভিমানী এ তো জানি তারপরে হলো কি নসিবের সঙ্গে বিদ্বেষ সে এক মানে হ্যাঁ যেমন ওই অভিমানটা কেমন অভিপানম অভিমানম সুরাপানম যেমন কোনো ব্যক্তিকে যদি খুব মদিরা খাওয়া দেওয়া হয় তো সচয়টা আপনি আপনার ঢুলে তার যদি বিচ্ছু ছেড়ে দেওয়া তো শিবের সঙ্গে যে বিদ্বেষ সেইটা হলো বিচ্ছু তো সে এখন তাকে কাটছে আর তারপরে এই যে রাজ তিলক মিলে গেল হ্যাঁ তখন তার আর অভিমানের সীমা আছে বলে এইবার আমি শিবজিকেই দেখবো জগতে যত সংসারে লোক তারা ভাবছে যে যদি আমরা যজ্ঞ করি শিবজিকে ভাগ দিব না ব্রহ্মা মানা দুঃখ মানা করেছে আর শিবজিকে যদি যজ্ঞের ভাগ না দেওয়া হয় তাহলে শিবজি যজ্ঞ পুরা হতেও দিবেন না তো এই বিপদে কি করে কেউ আর যজ্ঞাদি করে নাই চুপচাপ আছেন দক্ষ তো বলে আমি তোমার রাজা হয়েছে এইবারে দেখছি যে কঙ্খল বলে জায়গা হরিদ্বারে গঙ্গাজির কিনারে সেইখানে বৃহস্পতি আসব নামে একটি বিশাল যজ্ঞ প্রারম্ভ করলেন দক্ষ মহারাজ এদিকে বলে ভাই সব নিমন্ত্রণ করে দাও সৃষ্টিতে কেউ যেন বাকি না থাকে কিন্তু শিবের গণকে ছাড়া সব জায়গায় নিমন্ত্রণ চলে গেল কৈলাস পর্বতে নিমন্ত্রণ যায় না শিবের গণ যত আছে তাদেরকে নিমন্ত্রণ হলো না তো কৈলাসের নিচে মন্দাকিনী নামে গঙ্গার একটি ধারা চলছে জগদম্বা মা পার্বতী ওখানে বসে বসে স্নান করছে আর ওই ধার থেকে উত্তরাখণ্ড দেশের থেকে আসছেন সব হরিদ্বার কঙ্খলে দক্ষ যজ্ঞেতে সব দেবীরা অপ্সরীরা দেবতারা সব আসছে দেখছেন পার্বতী এখানে স্নান করছে তো বলি দেখো এর বাপের ঘরে যজ্ঞ আর এখানে স্নান করছে যাবে না একে জিজ্ঞাসা করো না বলে সত্যি বলে হ্যাঁ দেবী তুমি যাবে না বলে কোথায় ও মা এর বাপের এখানে যোগ্য হচ্ছি বলে কোথায় তুমি তোমার পিতার এখানে যোগ্য হচ্ছে তুমি জানো না বলে হ্যাঁ হ্যাঁ চলো চলো তোমরা চলো আমি আসছি এবারে চলে না ঝটপট স্নান করে আর কৈলাসে আসে উপস্থিত শিবজির কাছে মা ভাবছে যদি আমি বলি আমার বাবার এখানে যোগ্য হচ্ছে তো শিবজিতের কথা বলতে পারে তোর বাপের যোগ্য হচ্ছে তুই যা আমার সঙ্গে কি মতলব কিন্তু সেটি না বলে শিবের সম্বন্ধটাকে বড় করে বলছে উনি প্রজাপতে স্তে শ্বশুর সাম্প্রতম নির্যাপিতম যোগ্য কিলো মহোৎসব হে প্রজাপতে আপনার শ্বশুরের কাজ ওখানে যোগ্য হচ্ছে ওই যে বিভূদা সব যাচ্ছে ও দেখুন সব বিমানে যাচ্ছে সেখানে বহুত দিন হলো আমার সব ভগ্নীরাও এসেছে আর মাকে অনেকদিন দেখি না তো আমারও মনে হচ্ছে যে আপনি আমায় নিয়ে ওখানে চলুন তো সেখানে গেলে আমার ভগ্নি ভগ্নীদের সঙ্গে দেখা হবে মায়ের সঙ্গে দেখা হবে আর বহুত দিন হলো বাপের ঘর দেখি নে চলুন কৃপা করি এখন যদি বলে শিবজি যে তোমার তো নিমন্ত্রণ আসে না তুমি যাবে কি করে বলে দেখুন গুরুর ভবনে পতির ভবনে আর পিতার ভবনে যাওয়ার জন্য কোনো নিমন্ত্রণের আবশ্যকতা নেই হ্যাঁ এখানে কোনো নিমন্ত্রণের প্রয়োজন হয় না যদি বলেন যে না তাহলে তো একটা লোক ব্যবহার আছে তো ইও তো হতে পারে নিমন্ত্রণ করতে আমার পিতা যদি বলিয়েছিল সে ভুলে গেছে হয়তো কিংবা ইও তো হতে পারে কৈলাস পর্বতের চটিতে আপনি বসে আছেন কেউ যদি আসছিল আর আস্তে আস্তে পা পিছলে গেল পড়ে গঙ্গায় তো হোগে কল্যাণ রাম রাম সত্য হয়ে গেল কি করে কে আসবে আর এমনও তো হতে পারে এই যে ডাকিনী সাকিনী ভূত পেয়ে চতুর্দিকে আপনার গণ আছেন এদিককে দেখে ভয়ে কারো হিম্মত হবে ভিতরে ঢুকার ভয়ও তো চলে যেতে পারে তখন মহাদেবজি বলছেন বলে দেবী তুই যা বললে ঠিকই তাই শোভনমে শোভনমেব শোভনে অনাহতা অপ্রভিজন্তী বন্ধুসু বিনা বলা এই জায়গা যায় যায় কিন্তু তে যদ্যনুৎপাদিত দোষ দৃষ্টয় যদি তারা দোষ দৃষ্টি না দেখে তাহলে যালে গেলে কোনো দোষ নেই কিন্তু তোমার পিতা বিনা কারণে আমার উপর বিদ্বেষ করেছেন এই বলে আজ তোকে বলেন না কিন্তু আজ কথা খুলে গেল যেরকম বিশ্বযজ্ঞতে আমার নিন্দা করে আমাকে এরকম সাপ দিয়েছে শিবজি ভাবছেন তিনি সতীমাও তো কম নয় কোনো দিকেই কম নয় ভাবছে যদি সতী বলে যে তুমি যদি একটু হাত জুড়েছে তোমার কি বিগড়ে নিছ বলে দেবী আমি যে প্রাজ্ঞম পরস্ময় পুরুষায় ধীময় যে সব ঘট ঘটবাসী যে পরম পুরুষ সেই অন্তর্জামী পরমেশ্বর পরমাত্মাকে আমি দণ্ডবোধ করেছি প্রণাম করেছি ন দেহ মানিনে এই অহংকারী অভিমানকে আমি দণ্ডবোধ করি না অতএব যদি বৈশ্বসতী হায় মত বচো যদি আমার বাক্য ছেড়ে দিয়ে আর তুমি যাও খেনে ভদ্রং ভবত্যা নতত্র করে চিত সেখানে তোমার মঙ্গল কিছু হবে না আর যদা সুসদ্য মরণায় কল্পতে যখন ওই স্বজনের থেকে পরাভূত হতে হবে তখন তার মরা ছাড়া আর কোন উপায় থাকিবে না এই ভাষা যখন শিবজি বলে দিয়ে চুপ হয়ে গেলেন এখন পার্বতী মায়ের মনটা অত্যন্ত মানে বিষাদিত হয়ে উঠল কেন এর পূর্বে জানি কতদিনের থেকে ওই পার্বতীর সেবা শিবজি লেয় না কোনো প্রকারে তার জলও লেই না বলে কেন লেই না কি ব্যাপার হয়েছিল যেদিন সীতা হরণ হয়ে যায় রাবণ নিয়ে যায় তারপরে রাম আর লক্ষ্মণ দুজন তিনারা হা জনক দুলাহারি হাসিতে হাসিতে করে ঘুরছে ওই সময় শিবজি আসছেন সঙ্গে মা পার্বতী আছেন রামায়ণে বলেছেন তো দূরের থেকে মহাদেব বাবা পরম ব্রহ্মায় নম পরম ব্রহ্ম পরমেশ্বরকে নমস্কার করে আর ওই সময় বলে এই সময় কাছে যাওয়া ভালো না দূরে দূরে চলে যাচ্ছে পার্বতী দেখলো তাই তো এই কি ব্যাপার ইনি লোকের অধীশ্বর আর একটা রাজার ছেলেকে দণ্ডবোধ করল আবার তাকে পরম ব্রহ্ম বলে যদি সে পরম ব্রহ্ম হবে তাহলে একটা মেয়ের জন্য কাঁদি বেড়াবে কেন সীতা তো একটা মেয়ে তার জন্য কাঁদি বেড়াচ্ছে ই কীরকম পরমেশ্বর পরম ব্রহ্ম আর যদি পরম ব্রহ্ম না হবে তাহলে শিবজি দণ্ডবোধ করল কেন এইরকম মনের মধ্যে দ্বিধা ভ্রম হয়ে গেল পার্বতী মায়ের মনটার ভালো লাগছে না শিবজি কতকটা দূরে যেয়ে একটা গাছ বট গাছের ছায়াতে বসলেন দেখছেন পার্বতীর মনটা চিন্তিত যুক্ত বলে পার্বতী তোমার মনটা ঠিক বুঝতে পারছি না কিরকম দেখছো তোমার কিছু শঙ্কা হয়েছে বুঝি বলে হ হ্যাঁ, শঙ্কা তো হয়েছে তবে তুমি যাও একটু পরীক্ষা নিয়ে এসো পরীক্ষা নিতে যখন গেলেন তো মা পার্বতী ভাবছে আমি কিভাবে পরীক্ষা নেব রামের পরীক্ষা নিতে হবে তখন তিনি ভাবলেন যে এখন তো সীতার বিরোহে তো কাঁদিয়ে বেড়াচ্ছে যদি আমি সীতা বনিয়ের কাছে যাই দেখি আমার সঙ্গে কি ব্যবহার করে এই বলে সীতার স্বরূপটি ধারণ করে আর রামের সান্নিধ্যে যাচ্ছে লক্ষণ দেখে বলছে ভাইয়া ভাইয়া ও দেখো সীতামা এসে গেলেন সীতামা এসে গেলেন রামচন্দ্র দেখে নমস্তে অম্বিকে তাদ্যম হে অম্বিকা আমার প্রণাম স্বীকার করো বিশ্বকেতু বাবাই কোথায় ছেড়ে এলে আর কি বলবে তার প্রতিরূপ ধারণ করে তাকে নমস্কার করলেন আর জিজ্ঞাসা করছে বিশ্বকর্তা বাবা কোথায় ছেড়ে এলেন এখন জবাব দিবার আর কোনো পথ নাই তখন তিনি কি করবেন ভয়েতে চিন্তা করে বলে বাপরে বাপ এখানে তো আর কোনো উপায় নেই আমার জবাব দিবার তো আমি কোথায় যাই তখন পালিয়ে যাই ক্ষেত্রে যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তখন ইধারো রাম ইধারো রাম ইধারো রাম ইধারো রাম চতুর্দিকে রামই রাম কোন দিকে যাবে বেচারি নিরুপায় হয়ে চোখ বন্ধ করে চুপচাপ বসে গেল যখন বসে গেলেন রাম নিজের মায়া হাঁটিয়ে নিলেন তারপরে মানে বিষাদিত হয়ে শিবের কাছে আসে গেলেন শিবজি বলছে কি বিধিতে পরীক্ষা নিলে কিছু না নিলে গোসাই প্রণাম করি তোমারই হি নাই বলে আমি কোনো পরীক্ষা নি নাই তুমি যেমন প্রণাম করেছিলে আমিও সেরকম প্রণাম করলাম ध्यान करो जो हो जय हो प्रभु तुम्हारी माया के आज পার্বতী সতী সেও আমার সামনে ঝুটা বলছে মিথ্যা কথা যদি আমি একে পত্নী রূপে স্বীকার করি তাহলে বের আদির যে মর্যাদা সে ধ্বংস হয়ে যাবে কেন আমি যার উপাসনা করি আমার জননী যিনি আমার স্বামিনী যিনি তার রূপই ধারণ করেছে অতএব এর হাতে আর কোনো সেবা লিয়া হবে না এই বলে শিবজি অখণ্ড সমাধিতে বসে আছেন আর আজ যোগ্য ওই সময় এসে গেছে এখন সত্যি দেখলেন যে এখানে যে আমি বসে থাকবো শিবজিও সেবা লেই না আইজার বাপ বিরোধ কি উপায় করি না যাহা হোক আমি চলে যাবো চলে যাবো বলে ঘর থেকে বেরোচ্ছেন আমি কে আমি সত্যি আমি কি করছি পতির আদেশ না মেনে প্রিয় বাপের ঘরে যাচ্ছে যে পতির আদেশ না মানে তাকে কেউ সত্যি বলবে ঠিক নেই ভালো কাজ করছি না বলে আবার ঘুরে আসে ঘুরে আসে ঘরে ঢুকলি ঘরে বসলেন মন আর লাগে না যা হয় হবে চলে যাই আবার বেরিয়ে আবার ঘুরে আসলেন এইরকম ভ্রমণ করতে থাকলেন মা পার্বতী চক্র খেয়ে শিবজি দেখলেন যে তার হ্যাঁ, তারপর কিছুক্ষণ পরে ভাবলেন যা হয় হবে আমি তো এখন যাব নিশ্চয় করিলেন তখন শিবজি দেখলেন যে পার্বতীর তো কল্যাণ আর উপায় নেই তখন বললেন এ নন্দীশ্বর বলে হ্যাঁ বলে এর যে যা কিছু পালতু আছে এর তোতা এর পিঞ্জরা এর শাড়ি এর চুড়ি এর সিঁদুর এর কাঙ্গা এর দর্পণ যা কিছু আছে সব নিয়ে নিয়ে যায় আমি আপনার নিশ্চিন্তে থাকবো আমার আর দরকার নেই বহুদিন গৃহস্থ ধর্ম হয়ে গেছে আর দরকার নেই যা লে যাস নন্দীশ্বর সব নিয়ে এসে বলছে মা এরিন যাবেন পিঠে বসুন চলুন আমি পৌঁছাচ্ছি পার্বতী ভাবলেন যে তাহলে শিবজি বিনা আদেশ দিলে তো নন্দীশ্বর আসতো না তাহলে ঠিকই প্রভু আদেশ দিয়েছেন এই চললেন চলে নন্দীশ্বরে চাপলেন চাপে চলে গেল যখন যাচ্ছেন উত্তর দিশার থেকে মা পার্বতী আসছেন আর ভোলে বাবার গণ তারা তো উৎপাতই কম নয় তারা সব উৎপাত করতে করতে আসছে কই বাত নেই যখন দেখছি যত যজ্ঞেতে সহা সাহা চ অনন্ত সব ব্রাহ্মণ সমাজ সব বসে আছে বেদ নিয়ে দেখছে ভাই পার্বতী আসছে যদি পার্বতীর দিকে দেখো আর আদর না করো তো পার্বতী নারাজ হবে আর যদি পার্বতীর আদার করো তো এই যজমান বিগড়ে যাবে তাহলে আমাদের দক্ষিণাও মিলবে না হ্যাঁ তো কি করলেন তারা সব পিঠ ফিরিয়ে নিলেন পার্বতী মা আইলেন আসবে মাত্র মা উঠলেন কে আকুতি উঠে পার্বতীকে আলিঙ্গন করলেন আসন বিছালেন আ বেটা বহুদিনে আসে বসো কিন্তু সে মায়ের আদর স্বীকার করল না পার্বতী সত্যি বহিনরা মিলল দেখি এই যজ্ঞে আমার ইষ্ট আমার প্রভু শিবের ভার ভাগ আছে কিনা সব জায়গায় ভ্রমণ করে দেখলেন যে কোথাও শিবের কোনো হিস্সা নাই যখন শিবের হিস্সা না দেখলে তখন দেবী বড় দুঃখী হয়ে বলছে না যে শ্লোকে প্রিয় তথা প্রিয় দেহভৃতাম প্রিয়াত্মন তসমিন সমস্তাত্মনি মুক্ত বৈরকে রীতে ভবন্তম কতম প্রতিপয়ে যার কেউ নিজের নেই কেউ পরায় নেই যিনি সকলের মঙ্গলকারী সেই শিবের প্রতি তুমি বিদ্বেষ করছো রীতে ভবন্তম তুমি ছাড়া শিবের নিন্দা করে এমন লোক কোথাও দেখি না এইভাবে বলছেন বলতে বলতে বলছে দেখো এখন আমি কি করি আমি তো মহা বিপদে ফেসে গেলাম কেন মানে যদি কেউ নিজের ইষ্টের নিন্দা করে যদি সমর্থবান হয় জীবটাকে ধরে টেনে তলবাল দিয়ে कर ফেলে দিতে হয় ও সামর্থ্য আমার আছে আমি তোর এখনই জীবটা টেনে বের করে করে ফেলে দিতে পারি কিন্তু করি কি জন্মদাতা পিতা পিতা আদি গুরু এ তো অনর্থ অনুচিত হবে এবং শিবজি এতে প্রসন্ন হবেন না তাহলে কি করতে হয় যদি নিন্দা কেউ করছে সেখানে না থেকে সেক্ষেত্রে চলে যেতে হয় তো আমি যাব তো যাবো কোথায় আমি তো সিবিআর বাক্যকে লঙ্ঘন করে এসেছি তো আমার যাবারও তো কোনো স্থান নেই আর করারও কিছু নেই যদি দ্বিতীয় উপায় মানে ফেল হয়ে গেল তাহলে তৃতীয় উপায়কে নিজের প্রাণে ত্যাগ করে দিতে হয় তো তবৎপন্নমিদম কলে বরং ন ধার ইসে গরহীন তোমার থেকে যে আমার এই দেহটা হয়েছে এই দেহটাকে আমি ধারণ করব না শিবের বিদ্বেষী তুমি এই বলে করলেন কি ওই যেখানে যজ্ঞটা হচ্ছে তার থেকে একটু পশ্চিম দিকে একটু জঙ্গল মতন ছিল এখন তো সব ঘর মুখান হয়ে গেছে ওইখানে একটা সুন্দর তালাব ছিল ওইখানে যেন স্নান করে পার্বতী মা বস্ত্রের দ্বারা আবরিত হয়ে শিবের চরণ কমল ধ্যান করতে করতে বসলেন আর হলো কি যোগ ক্রিয়ার দ্বারা নিজের প্রাণ বায়ুকে ব্রহ্মরন্দ ভেদ করে চলে গেলেন আবার কেউ কেউ বলে যে চরণের থেকে অগ্নি প্রকট হয়ে নিজে ভস্ম হয়ে গেলে কোন কল্পে এটা হয়েছে কোন কল্পে এটা হয়েছে কেন কোনটা মিথ্যা বলা যাবে না যখন ও শরীর ছেড়ে চলে গেলেন তখন হলো কি শিব তোমার শিব ওই নন্দেশ্বর আদি যে এসেছিলেন তারা দেখলো ওরে আমাদের মা প্রাণ ত্যাগ করলো আর এই আদর করলো না মা আমাদেরকে এই বলে যখন তারা মানে যোগ্য ধ্বংস করবার জন্যে উৎপাত সৃষ্টি করলেন তোমার বিভু নামে তোমার অভিচার নামে আহুতি অগ্নিতে প্রকট করলো ব্রাহ্মণরা রিভু নামে কতকগুলি দেবতা জল জ্বলতে জ্বলতে জ্বলন কাঠ হাতে নিয়ে ভূত প্রেত সকলকে মারি মেরে ভাঙা দিল তারা ডরে আর শিবের কাছে যায় না তারা বনে জনে জঙ্গলে ফঙ্গলে কোথায় কোথায় সে ভূত প্রেত লুকিয়ে থাকলেন তারা সীমানে এদিকে শ্রী নারদজি মহারাজ তিনি ভাবলেন যে এ কথা এই সমাচার তো কেউ শিবজিকে দিল না তো চলো আমি যাই এখন প্রত্যেক দিন আসে কেমন শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ এরকম গান করতে করতে বিনা বাজাতে বাজাতে আসে আর আজ কিচ্ছু নাই কেবল বাঁশিটা মানে বিনাটাকে বগলে দাবি নিয়েছে দুঃখী হয়ে চোখে এক এক বন্ধু জলও আসছে শিবজির কাছে এসে চুপচাপ প্রণাম করে শেষ নিঃশ্বাস নিতে নিতে বসে গেলেন শিবজি বলছে নারদ কি সমাচার এই অবস্থা তোমার মতন মুক্ত পুরুষের এ তো কোনোদিন উচিত না কি অবস্থা কি সমাচার প্রভু কি বলবো ওইখানে কি হলো মা মাতৃগতি প্রাপ্ত হয়ে গেলেন ওই পুষ্ট দক্ষ মায়ের আদর করেন না তো আপনার ভাগ দেই না সেই দুঃখেতে মা ঢাক ত্যাগ করেছে কি আমার ভাগ দেয় না সেই দুঃখেতে দেহত্যাগ পার সত্যি করে গেল আচ্ছা দেখছি এখন বেটাকে যোগ্য করছে এই বলে করলেন কি ক্রোধেতে একটা জটা ছিঁড়ে বার করে ধরতির মধ্যে এরকম মেরে দিলেন তো ওই জোটার থেকে উঠল কেন বীরভদ্র নামে যার হাজার মাথা হাজারা ভুজা হাজার হাজার নিয়ে দাঁড়িয়ে বলল কেন করো আমি প্রভু কি করবো বলে দক্ষম সদক্ষম যেই মত হটাগ্রহণী যা এই দক্ষকে যজ্ঞের সহিত যত লোক আছে সবকে পিটিয়ে পাটিয়ে যজ্ঞ ধ্বংস করে দে মেরে সব সেনা নিয়ে যা আমার সমস্ত সেনাকে নিয়ে যাও কেনে তুমি সেনাপতি হয়ে যাও বলে জুয়া একটা চললাম হ্যাঁ, একবারে সব ধুপধাপ করে সব ভূত প্রেত পেশাক নাকড়ে সাকড়ে নানান সেনা চতুর্দিকের থেকে যখন যাচ্ছে বড় বড় পাহাড়কে এরকম করে মারছেন মুক্কা পাহাড়গুলো চুর চুর চুর চুর ভেঙে পড়ে যাচ্ছে আর লুড়কে পড়ে যাচ্ছে তখন হচ্ছে কেন যে পাহাড়ের থেকে ধুল উঠছে উত্তর দিশাটা লাল হয়ে উঠেছে যখন ভয়ঙ্কর এরকম আকার তখন সব বলছে আর রক্ষা নেই এই সব ফল এই শিবের বিদ্বেষে রাষ্ট্রে এখন কি হবে উপায় নানা রকম চিন্তা করছে করতে করতে তারা আসে উপস্থিত উপস্থিত এসে কেউ গাছ উফাড়ে ঘরের মধ্যে দে মার গদ গড় ভেঙে ফেললে যজ্ঞ যেখানে করছিল সেখানে সে গঙ্গার জল নিয়ে আর এমনও লেখা আছে সেখানে দাঁড়া দাঁড়া প্রস্তাব করলেন এবারে যজ্ঞকুণ্ড ভরিয়ে দিলেন হ্যাঁ অগ্নি টগ্নি সব ঠান্ডা আর যে বড় বড় ভগ্নাতে ঘি আছে ভূতে উঠায় নিয়ে সব পিয়ে গেল হমন সময় সমগ্র সমগ্র সব চিবায় চিবায় খেয়ে যাচ্ছে যেমন তোমরা মুড়ি টুড়ি খাও তারপরে সে যেমন সে বিখারিত করে আমি কি করবে বীরভদ্র এসে ধরল কাকে দক্ষ দক্ষ মহারাজকে যেমন ধরলেন ঢিলেন তলবাল কিন্তু তলবালটা লেগে ছিটকে গেল মুড়ে গেল তলবাল কি হলো আমার হাতের তলবার আর ক্ষুদ্র দক্ষ এর থেকে বিফল হলো তাহলে কি ব্যাপার আছে এবার ধ্যান করেছেন শিবের তো শিবজি সঙ্গ বিদ্যার দ্বারা বলে দিলেন যে ইয়ে এর মানে পশু কাঠে তের মৃত্যু তখন করলেন কি যে ওই বলিদানের জন্য যে কাঠজুপ লেকড়ি গাড়া আছে ওই লেকড়ির মধ্যে ওর মাথাটা ফেসে হাতটা করে মোচড় দিয়ে টান দিয়ে যা স্বাহা মুডটা একবারে অগ্নিকুণ্ডে ফেলে গেল আর যে পুষা দেবতা ছিল তার দাঁতগুলো সব ভাঙিয়ে দিল আর ভৃগু ঋষি সে মানে দাড়িগুলা হিলা হিলা তখন ওই দাড়িগুলা ধরিয়ে টান দিয়ে সব ফেলে দিলে তো এরকম কারো হাত ভাঙলো কারো পা ভাঙলো সব কাজ করে তারপরে শিবের কাছে নারা সব চলে এলেন বলে কি সমাচার বলে সব ধ্বংস ঠিক বলে সত্যির দেহটা পড়িয়া আছে তখন ওই শিবজি পাগল হয়ে সতী দেবীর বিরোহেতে এসে সতীর দেহটা কাঁধে নিয়ে আর একদম উদ্দণ্ড হয়ে চলছেন কোথায় যাচ্ছেন কি করছেন কোনো দিশা নেই তখন ভগবান বিষ্ণু চক্রকে আদেশ দিলেন ওই চক্র শিবজি যাচ্ছেন আর চক্র মায়ের দেহটাকে কেটে কেটে একান্ন জায়গায় ফেলেছেন তো তার জনিপীঠটা যেখানে পড়েছে সেইটা হলো কার্মিক্ষা আজও সেখানে রজস্বলা হয় বছরে একবার এরকম ঘটনা আছে তো একান্ন পিঠ মায়ের হয়ে গেল তারপরে তিনি করলেন কি সব ভূত প্রেত যখন চলে গেছে দেবতারা দেখলো সর্বনাশ হইল এখন কি উপায় করা যাবে চলো ব্রহ্মার কাছে যাই আর উপায় নেই ব্রহ্মার কাছে যে বলছো প্রভু এই এই ঘটনা তো আমি কি করব তোমরা তো শিবের বিদ্বেষ করে আর নিজেরা মধ মারতে চাও নিজেরা যজ্ঞের ভাগ নিবে শিবকে দিবে না অর্থাৎ তোমাদের এই শান্তি তবেই হবে যখন শিবকে প্রসন্ন করতে পারবে বলে বাপরে বাপ শিবের একটা গণ এলো সেই তো সবকে সহা আর যদি আমরা শিবের কাছে যাই তার কেউ বাঁচবে বলে বাঁচো না বাঁচো যতক্ষণ না শিবকে প্রসন্ন করবে ততক্ষণ কল্যাণ নাই তখন বললেন প্রভু আপনি কৃপা করে চলুন আপনি চলুন তো ব্রহ্মাকে নিয়ে সব দেবতারা শিবের কাছে যাচ্ছেন তো কুবেরের পুরীর শোভা অলকানন্দ গঙ্গার শোভা মৃত্যুমন বাগিচির শোভা এসব দেখতে দেখতে তারা যখন গেছেন তখন দেখছেন কি শিবজি মানে তর্ক মুদ্রাতে বসে আছেন এরকম করে একটা জঙ্ঘাকে বা জঙ্ঘার উপরে গেছেন এরকম হাত দিয়ে নারদায় প্রবচনতম নারদ ঋষির প্রতি পরম তত্ত্বের কথা সব বর্ণন করছেন আর যখন দেখলেন ব্রহ্মা আসছে আপনি শিবজিও দাঁড়িয়ে পড়লেন নারায়ণ নারদজিও দাঁড়িয়ে পড়লেন দুজনে এসে প্রণাম করলেন শিবজিকে ব্রহ্মাজিকে আসন দিলেন বসলেন তারপরে শিবজি বলছে জানে তং বিশ্বমিশস্য ব্রহ্মা বলছেন দেখো আমি তো জানি যে সমস্ত বিশ্বের মূল কারণ তুমি অতএব এখন যা হওয়ার হচ্ছে জানে তাম ঈশং বিশ্বস্য জগৎ জনি বিজয় শক্তি শিবস্ব পরম জগৎ ব্রহ্ম নিরন্তর সমস্ত জগতের মূল কারণ তুমি অতএব এখন এই যে অনর্থ হয়ে গেল এর একটা কোন ব্যবস্থা তো করো তখন মহাদেব বলছে না ঘম প্রজেশ বালানাম বর্ণয় নানু চিন্তায় হে প্রজেশ এইসব দেবতা দানব এসব তো আমার বালক অতএব আমি এদের দোষও দেখি না এদের পাপও গ্রহণ করি না কিন্তু হলো কি ওই দেবমায়া বিভূতান দণ্ডস্তত্র মায়া এই দেবতার মায়াতে মোহিত হয়ে অহংকারী দাদা হয়েছিল দক্ষ এই জন্য তাকে একটু শাসন করা হলো কিন্তু ওর মাথা তো জ্বলে গেছে আর ওর মাথা পাবে না হ্যাঁ যদি বলছেন যে এটা ব্যবস্থা করো তো এক কাম করো ছাগল বকরির মাথা নিয়ে আসে ছাগলের মাথা নিয়ে আসে দক্ষেকে লাগা দাও তো বেঁচে যাবে আর ভৃগু ঋষিকে বলো ওর দাড়িগুলো যে উকাড়ি ফেলে দিয়েছে ও দাড়ি আর হবে না চাপ দাড়ি ছিল ভালো প্রথমে দু চারটা বকরির মতন দাঁড়িয়ে নিচে বেরিয়ে যাবে আর পুষাকে বলো এই দাঁতগুলা যখন বেরায় না তখন খুব মুখে দরদ হয় আর যখন ভাঙে একটা একটা দাঁত যাদের ভাঙছে তারা বুঝবে ওই তখনও খুব দরদ হয় তো দাঁতগুলো একসঙ্গে সব ভেঙে গেছে ভালোই হয়েছে আর ওর দাঁতের দরকার নেই ওকে যখন যোগ্য ভাগ দিবে পিষিয়ে ভাঙের মতন ঘুটে গোলা গোলা দিবে বা মুখে দিয়ে দিলো একটু জল নিয়ে নিল বাঙ্গুলার মতন খেলবে বা চোটে আর দেবা প্রকৃত সর্বাঙ্গা সব দেবতার যেমন ছিল তেমনি হয়ে যাবে যখন এইভাবে শিবজি আদেশ দিলেন তখন সবাই মিলে শিবজিকে নিয়ে এলেন তারপরে ওই যজ্ঞ যোজনা হয় যেমন প্রভু বলেন তারপরে যজ্ঞেশ্বর ভগবান প্রকট হলেন সবাই যজ্ঞেশ্বর ভগবানের স্তব করলেন যজ্ঞেশ্বর ভগবান দক্ষকে শিক্ষা দিলেন দেখো যেমন মানুষ মাথাটা আলাদা পাগুলো আলাদা ছাতিটা আলাদা এরকম বুদ্ধি করে না তেমনি ব্রহ্মা আলাদা বিষ্ণু আলাদা শিব আলাদা এরকম বুদ্ধি কেউ করে না যেমন আঙুলটা আলাদা নখটা আলাদা কানটা আলাদা নাকটা আলাদা এরকম বুদ্ধি কেউ করে না তেমনি আমার এই অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত দেবতা সমূহ অতএব তুমি শিব আলাদা বলে যে বিদ্বেষ করেছো তার এই দণ্ড ভোগ করলে এরকম বুদ্ধি আর কখনো করো না এইভাবে যখন বললেন শিবের প্রতি তার খুব শ্রদ্ধা ভক্তি হলো তারপরে যজ্ঞ সমাপ্ত হয়ে গেল সবাই নিজের নিজের ঘরে চলে গেলেন এরপরে পার্বতী মা তিনি যে মেনকা দেবী হিমালয় পর্বতের পত্নী মেনকা দেবী তার গর্ভে জন্ম নিয়ে তপস্যা করলেন তারপর সপ্ত ঋষি এবং নারদজি ইনারা বিছলিয়া হয়ে মানে ঘটক হয়ে আবার শিবের সঙ্গে পার্বতী মায়ের বিবাহ করায় তারপরে রামচরিত মানস ভাগবত আদি কথা হয় এই পর্যন্ত হলে এইবারে এখন ওই ধ্রুবজী মহারাজের চরিত্র প্রাচীন বর্হী মহারাজের চরিত্র এগুলি শ্রীমন বৃন্দাবন বিহারের কৃপা হলে আপনারা দুপুরে তিনটার পরে শ্রবণ করুন বারো বাজে জয় জয় বলো জয় হো মাইসু ওই তে না ওই তে ভালো হইতো ওই জয় জয় राधे